إن أول ما خلق الله القلم فقال له اكتب فقال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة يا بني سمعت رسول الله صلى الله عليه وسلم من مات يقول من مات على غير هذا فليس مني وفي رواية لأحمد إن أول ما خلق الله تعالى القلم فقال له اكتب فجرى في تلك الساعة بما هو كائن إلى يوم القيامة وفي رواية لابن وهب قال رسول الله صلى الله عليه وسلم فمن لم يؤمن بالقدر خير وشر أحرقه الله بالنار وفي المسند والسنن عن ابن الديلمي قال أتيت أبي بن كعب فقلت في نفسي شيء من القدر فحدثني بشيء لعل الله يذهبه من قلبي فقال لو أنفقت مثل أهد ذهبا ما قبله الله منك حتى تؤمن بالقدر وتعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك আল কাদর আল কাদর আবার কোন কোন জায়গায় পাবেন আকিদার কিতাবে অথবা আকিদা ছাড়া আপনার ফিখের কিতাবে আল কাজা আল কাদর আল কাজা মানে হচ্ছে ফয়সালা আল্লাহর ফয়সালা আর কাদর মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ যে আল্লাহ পাক নির্ধারণ করেছেন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে প্রত্যেক সৃষ্টি সম্পর্কে প্রত্যেক বিষয় সম্পর্কে যা কিছু নির্ধারণ করেছেন তার নাম হচ্ছে আল কাদর কদর মানে হচ্ছে তকদির ওই কাদর থেকে তকদির কাদ্দারা ইকাদ্দের ও তকদিরান মানে কোনো জিনিসকে সুপরিমিত করা কোন জিনিসের পরিমাণ বা কোনো বিষয়ের কোনো বস্তুর পরিমাণকে নির্ধারণ করা নির্ধারণ করা আমার তকদির মানে আমার জন্য আল্লাহ পাক যা সুপরিমিত করেছেন যা নির্ধারণ করেছেন বয়স রিজিক আমল কর্ম ধর্মীয় আমল দুনিয়ার আমল দুনিয়ার কর্ম ব্যবসা না চাকরি ইত্যাদি ইত্যাদি তারপরে জন্মের স্থান জন্মের কাল মৃত্যুর স্থান কোথায় মত মৃত্যুর কাল সময় এ সমস্ত এগুলি উদাহরণস্বরূপ বললাম এছাড়াও সবকিছুই কি সামিল এক কথায় তকদির সমস্ত বিষয়কে সামিল তকদির তো তকদির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে তকদিরের প্রতি ইমান ইমানের ছয়টি স্তম্ভের একটি যে ব্যক্তি তকদিরের প্রতি ইমান রাখে না বা সন্দেহ রাখে তার ইমান অসম্পূর্ণ তার আমল এবাদত বন্দীগী কবুল হবে না তার ইমান ঠিক নেই তো এই সম্পর্কে দু একটি হাদিস এখানে রয়েছে যে হাদিসগুলি শোনানো হবে লেখক রহমতুল্লাহ আলাই যারা তকদিরকে অস্বীকার করে বা তকদির সম্পর্কে সন্দেহ পোষণ করে সংশয় রয়েছে তাদের সংশয় দূর করার জন্য এই অধ্যায়টি নিয়ে এসছেন কিতাবুত তৌহিদ এই জন্য আসা হয়েছে যে আল্লাহর একত্র তৌহিদ প্রতিষ্ঠা হবে না কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ যথাযথ তকদিরের প্রতি বিশ্বাসী না হবে যেভাবে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন যে রসুল উল্লাহ সাল্লাম তকদিরের প্রতি ইমান নিয়ে আসতে বলেছেন বললাম যে তকদিরের প্রতি ইমান ইমানের যে ছয়টি পিলার বা স্তম্ভ রয়েছে তার একটি ইমানের পিলার ছয়টি যা রয়েছে প্রথম হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান তারপরে আল্লাহ মালায়কা প্রতি ইমান যেগুলি প্রত্যেকটির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে আল্লাহর প্রতি ইমান কেমন করে হবে ইমান বিল্লার উপরে আমার একটা এক দেড় ঘন্টার বক্তব্য আছে তাতে বলেছে চারটি দিক রয়েছে আল্লাহর প্রতি ইমানের যেগুলি প্রত্যেকটি আলোচনা একটা একটা করে একবার এখানে শুরু করলে ওই একটি আলোচনায় থেকে যাব আসলে আজকের বিষয় হচ্ছে তকদির সম্পর্কে সুতরাং সেই বিষয়ে আলোচনা করি দ্বিতীয় বিষয় বললাম ইমানের পিলার মালায়কার প্রতি ইমান সেটাও কেমন করে হইতে হবে তারও বিস্তারিত আলোচনা আমার বক্তব্য রয়েছে ছয়টা পিলার প্রত্যেকটা পিলার উপরে একটা করে বক্তব্য আমার আছে বকতবিহী আল্লাহর গ্রন্থ সমূহ যেগুলি আল্লাহ আসমানি কিতাব যেগুলি কিতাব মানে ভাববেন না যে ধর্মীয় গ্রন্থ শুধু কারণ বেদ ধর্মীয় গ্রন্থ কিন্তু মানুষের রচনা করা আসমান থেকে নাজেল করা নাই বৌদ্ধদেবের ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটাও তাদের ধর্মগ্রন্থ কিন্তু সেটা আসমানি কিতাব নয় যেখানে কতবেহি বলা হয়েছে কিতাব শুধু বলা হয়নি শুধু যদি কিতাব এক কিতাব বলা হয়তো তাহলে তো আল কোরআন বলতাম কিন্তু শুধু কোরআনের প্রতি ইমান নয় তার সাথে অন্য অন্য আসমানি কিতাব যেগুলি আল্লাহ আকাশ থেকে নাজেল করেছেন হ্যাঁ যেগুলির সবগুলি আল্লাহ হয়তো উল্লেখ করেননি যেগুলি উল্লেখ করেছেন সেগুলির নাম ধরে আমরা বিশ্বাস করব তওরাত ইঞ্জিল জবুর আল্লাহ পাখিগুলি কোরআন উল্লেখ সৌফি ইব্রাহিম মুসা সহিফার কথা আল্লাহ উল্লেখ করেছেন কতবেহী সেগুলি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছিল নির্দিষ্ট যুগের জন্য সেই যুগ শেষ হয়েছে অন্য নাবি এসেছেন শেষ নাবি মোহাম্মদ আসার পরে সেই কিতাবগুলির বিধান রহিত করে দেওয়া হয়েছে তারপরে সেই কিতাবগুলি সেই জাতিরা বিকৃত করেছে যেমন বাইবেল হ্যাঁ, নতুন অনুশাসন পুরাতন অনুশাসন নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তরাতিন জিল এগুলিকে তারা বিকৃত করে ফেলেছে সেগুলি আসল রূপের নেই আসল রূপে না থাকলেও তাতে আংশিক কিছু আল্লাহর বাণী রয়েছে সবগুলি না থাকলেও কিছু কথা রয়েছে কিন্তু জানা নেই কোনটি আল্লাহর কথা সত্য কথা কোনটি ভুল কথা তারপর যেগুলি আল্লাহর কথা সেগুলি আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কোরআনুল করিম নাজেল হওয়ার পরে শেষ রাসুল মোহাম্মদ আসার পরে সেগুলিকে রহিত করে দেওয়া হয়েছে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে সেই বিধান অচল সেই বিধান আর চলবে না যেমন ইংরেজদের সংবিধান ভারত উপমহাদেশ থেকে শেষ করে দেওয়া হয়েছে চলবে কি চলবে না পাকিস্তানের বিধান বাংলাদেশ থেকে শেষ করে দেয় পাকিস্তানি সংবিধান সে পাকিস্তানি সংবিধান আর বাংলাদেশ চলবে না একাত্তরের পরে ঠিক না তেমনি চোদ্দশো বছর আগে যেমনই শেষ নবী মোহাম্মদ চলে এসছেন তেমন তাওরাত এঞ্জেল জবুর এসবের বিধানকে রহিত করে দেওয়া হয়েছে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে তা চলবে না কেউ ইহুদি হয়ে থাকবে কেউ খ্রিস্টান হয়ে থাকবে কেউ জবুর আর এঞ্জেলের প্রতি ইমান রাখবে আর বলবে আমি মুক্তি পাবো মুক্তি হবে না এই মর্মে বহু দলিল রয়েছে যেদিকে এখন আর প্রবেশ করছি না তো কিতাব সময়ের প্রতি ইমান কোরআনে করিমের প্রতি ইমান হচ্ছে বিস্তারিত ইমান ইমানও রাখতে হবে আল্লাহর কিতাব এবং এই আল্লাহর কিতাব অবিকৃত আছে অবিকৃত থাকবে কেমত পর্যন্ত যতদিন আল্লাহ কিতাব না উঠিয়ে নেবেন পৃথিবী যতদিন ধ্বংস না হবে এই কিতাবকে কেউ বিকৃত করতে পারবে না এবং এই কিতাবের বিধান সারা বিশ্ববাসীর জন্য কালো সাদা সবার জন্য এই কিতাবের প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি বিধান মানা বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা ফরজ তাহলে অন্য কিতাবের প্রতি ইমান এতটুকু যথেষ্ট যেগুলি আল্লাহর কিতাব ছিল আল্লাহ পাক রব্বুল নাজল করেছিলেন সেগুলি রহিত করে দিয়েছে কিন্তু এই কোরআনুল কারিমের প্রত্যেকটি বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে যে ক্ষেত্রে রয়েছে তা বাস্তবায়িত করতে হবে তারপরে রসুল রসুলগণের প্রতি ইমান ওই কিতাবের প্রতি ইমানের মতোই সমস্ত রসুলের প্রতি ইমান আছে তার আল্লাহর পক্ষ থেকে জানা রাসুল শুধু ধর্ম যাদেরকে বলে যে ধর্মীয় পুরুষ বা ধর্মীয় নেতা তারা নাই যেমন বৌদ্ধদেব আছে বা হিন্দুদের কিছু ধর্মের নেতা আছে সেগুলি নাই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমে নবী করে রাসুল করে পাঠিয়েছেন তাদের প্রতি ইমান আর তাদের পঁচিশ জনের কথা আল্লাহ পাক কোরআন কেন উল্লেখ করেছেন আর বাকি যাদের নাম জানি না তাদের সম্পর্কে ইমান রাখি আল্লাহ ফাকর যাদেরকে নবী করেছেন তাদের প্রতি ইমান রয়েছে শেষ রাসুল সাল্লা প্রতি ইমান হ্যাঁ আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে নবী করিম আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে অলিয়মিল আখেরে পাঁচ নম্বরে হচ্ছে পরকালের প্রতি ইমান যা শুরু হয় মানুষের মদ থেকে শুরু করে মরার পরে মদ যখনই হয়ে গেল তখন থেকে যে জীবনটা শুরু হচ্ছে আয়াতটা কবর জীবন বরজাখি জীবন আবার পুনরুত্থান তারপরে হাসর বিচার নিকাশ যা তাতে যে সব জিনিস রয়েছে এক জান্নাত জাহান্নাম পর্যন্ত পলুসেরাত সবকিছু পার হয়ে জান্নাতে অথবা জাহান্নাম এই পর্যন্ত এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ এবং তার রসল যা বলেছেন এগুলি হচ্ছে সব আখেরাতের প্রতি ইমানের অন্তর্ভুক্ত যা কিছু এই সম্পর্কে বলা হয়েছে কোরআন হাদিসে তা বিশ্বাস করতে হবে হচ্ছে ইমান বিলিয়মিল আখের পরকার প্রতি ইমান ছয় নম্বরে হচ্ছে অলকাদের খেরি অসারে ভালো মন্দ তকদিরের প্রতি ইমান আল্লাহ পাক নির্ধারিত করেছেন সে ভালো হইতে পারে মন্দ হইতে পারে মান্দার দিকে লক্ষ্য করলে সেটাকে ভালো মন্দ দুই ভাগে ভাগ করা যাবে এই কথাটি গুরুত্বপূর্ণ বিষয় সূক্ষ্ম বিষয় মনে রাখবেন আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন কখন আমাদের ভালো লাগে মানে ভালো অনুকূলে আলমে যাই সৃষ্টি করেছেন তা তার দিকে লক্ষ্য করলে তার দিকে সম্পৃক্ত করলে সেগুলি মঙ্গল আল্লাহ পাক মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন তকদিরের হাদিসগুলির ব্যাখ্যা করার আগে তকদিরের চারটি স্তর আছে যেই স্তরগুলিকে আরবি ভাষায় বলা হয় মারাতেবুল কাদর তকদিরের স্তর সমূহ এই চারটি স্তরের প্রত্যেকটি স্তরের প্রতি আপনার ইমান থাকতে হবে তাহলে আপনি মমিন হবেন আর তকদিরের প্রতি বিশ্বাসী হবেন তকদিরের চারটি স্তর শোনেন প্রথম স্তর হচ্ছে এলমুল্লাহ আল্লাহ পাকের এল আল্লাহ পাক যে তকদির নির্ধারণ করেছেন খুব সহজ ভাষায় বুঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন চেষ্টা করেন আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন কি বললাম তকদির মানে তা নির্ধারণ করেছেন তাই না নির্ধারণ করেছেন নির্ধারণ করার আগে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলমিন সবকিছু জানেন আল্লাহ পাক সবকিছুই জানেন আল্লাহ যেমন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন আল্লাহ সম্পর্কে এই কথা কি বলতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ হাজার দশ হাজার বছর আগের খবর পর্যন্ত জানেন তার আগের গুলি জানেন না বলতে পারবেন কি না কুফুর কথা হবে তাহলে এই ক্ষেত্রে কি বলতে হবে যে ওয়াকান আল্লাহ ওয়াসিয়ান হাকিমা ওয়াসিয়ান আলিম আল্লাহ ফাকরুল আলমের এল প্রশস্ত সবকিছুকেই পরিবেষ্টিত ঘিরে আছে সবকিছুকে সবকিছু মানে সব বস্তুকেও সব স্থানকেও আর সব যুগকেও সব কালকেও অতীত অতীতে এমন কোন মানে লিমিটেশন নাই যে এত হাজার হাজার বছর আগ পর্যন্ত আল্লাহ জানেন তার আগে জানেন না বলতে পারবেন কি কুফরি কথা হ্যাঁ? তা আল্লাহ ফাকরাবুল আলমিন সব কিছুই জানেন অতীতের কোন সীমানা নেই আল্লাহ পাকের ইলম সম্পর্কে বর্তমানের কোন সীমানা নাই যে আল্লাহ ফাকরবুল আলম শুধু স্থলের খোঁজ খবর রাখেন পানির তলার খবর রাখেন না পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে কি আছে তার খবর রাখেন না বলবেন আল্লাহ পাক সব খবর রাখেন ভবিষ্যৎ কত হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক জানেন সবকিছু জানেন কোন সীমানা নেই আল্লাহ ফাকরাবুল এলমের তা বেকুল্লে এলমা আল্লাহ ফাকরাবুল এলম সবকিছুকে এই হাতা করে ঘিরে রয়েছে তো আল্লাহ ফাকরাবুল আলমিনের তকদিরের ক্ষেত্রে প্রথম তকদিরের প্রতি ইমানের স্তর হচ্ছে যে আল্লাহর এলম সম্পর্কে আপনার ইমান যে আল্লাহ সব কিছুই জানেন সুতরাং আমার আপনার যখন জন্ম হয়েছে বিংশ শতাব্দীতে আপনি একবিংশ শতাব্দীতে পা রেখেছেন আর আপনার হায়াত চলছে এই সম্পর্কে আল্লাহ ফাকরুল আলমিনের আজল থেকে প্রথম থেকে যার কোনো আদি নেই অন্ত নেই শুরু নেই শেষ নেই আল্লাহ পাক জানেন সব এলম জানেন আপনার সম্পর্কে আমার সম্পর্কে বুঝতে পেরেছেন এবার এলম যে তকদির সম্পর্কে তাহলে প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ জানেন শুধু ব্যক্তির সৃষ্টির ক্ষেত্রে নয় কোন সৃষ্টি মখলুকের সৃষ্টির ক্ষেত্রে নয় মখলুকের কর্মের সৃষ্টির ক্ষেত্রেও আবার আমাদের সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে আমাদের ধারণা শুধু এত সীমিত যে আমরা মনে করি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন পশু পাখি প্রাণী যা কিছু পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পাক প্রত্যেক মখলুকের কাজকর্ম যে সৃষ্টি করেন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো কর্ম করো তাও সৃষ্টি করেছেন আমি আপনি নামাজ পড়ছি এই যে নামাজ পড়লাম এই কর্ম এগুলি আল্লাহর সৃষ্টি কেউ খারাপ কাজ করছে পাপের কাজ করছে আল্লাহ তাও সৃষ্টি করেছেন এই জন্য খায়ের আর সার বলা হয়েছে আপনার দিকে লক্ষ্য করে ভালো মন্দ কেউ ভালো আমল করলেন ওটা আল্লাহ সৃষ্টি করেছেন আর খারাপ আমল করলেন সেটা আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পাকে দিয়ে লক্ষ্য করে সবগুলি খের তো আল্লাহ ফাকরাবুল আলমেনের এই সম্পর্ক এরম রয়েছে শুধু ব্যক্তির সৃষ্টি সম্পর্কে নয় মখলুকের সৃষ্টি সম্পর্ক নয় বরং মখলুকের কর্ম আপনি সৃষ্টি হবেন অমুক সালে হ্যাঁ, অমুক শতাব্দীতে তারপরে আপনি কেমন আমল করবেন আপনার দ্বারা কোন কোন আমলগুলি হবে আল্লাহ পাক এই সম্পর্ক এলম রাখেন না রাখেন না যে আপনি আব্দুর রহমান এতদিন বাঁচবেন এবং এই আমলগুলি করবেন ভালো বা খারাপ আল্লাহ জানেন না জানেন না সবকিছুই জানেন এজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে আলিম আলেম নয় আমরা যারা জ্ঞানী মানুষ তাদের কি বলি আলেম বলি আলিম বলতে পারি না আলেম মানে যিনি জ্ঞান রাখেন শরীয়তের আলেমকে আলেম বলি আরবি ভাষাতে বৈজ্ঞানিকদের আলেম বলছেন অলুম বলছে সায়েন্সকে যে ইংরেজিতে সায়েন্স বলছেন বাংলাতে যেটাকে বিজ্ঞান বলছেন সেটা আরবি ভাষাতে ওই সাবজেক্টের নাম হচ্ছে অলুম এলমল ফিজিয়া এলমল আহিয়া বায়োলজি কে বলছে হ্যাঁ? মানে সায়েন্স তো সে হচ্ছে সায়েন্সের আলেম কিন্তু আলিম নয় আর আল্লাহ পাক কত জায়গায় কোরআনে কেন বলেছেন সাইন আলিম আল্লাহ সবকিছু সম্পর্কে হ্যাঁ সম্যক জ্ঞাত সম্যক জ্ঞাত তর্জমা করছে কোন জায়গায় বা সর্বজ্ঞ সবকিছুই জানেন এ অর্থ করছেন আলিম তো তকদিরের একটি স্তর বললাম কি আল্লাহ পাকের সবকিছু সম্পর্কে এলম রয়েছে দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ পাক যখন জানেন তো আল্লাহ পাক সবকিছুর কিতাবা করেছেন লিখে রেখেছেন দ্বিতীয় স্তরের নাম হচ্ছে আল কিতাবা লিখে রাখা আল্লাহ জানেন আজল থেকে সুতরাং আজলে আল্লাহ পাক রব্বুল আলমেন কি করেছেন বহু আগে বহু পূর্বে আসমান জমিন সৃষ্টি করা অনেক পূর্বে হাদিস আসছে তখন আপনাকে শোনাবো কি সৃষ্টি করেন আল্লাহ ফাকরাবুল আলমিন কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে কি করলেন বললেন যে তক্তব লিখো এই যে লিখা আল্লাহাক লিখেও রেখেছেন তাহলে তকদিরের ক্ষেত্রে আপনার ইমান হইতে আল্লাহ জানেন না জানা ছিলেন না জানেন যে অমুক বান্দা সৃষ্টি হবে অমুক কালে অমুক অমুক বান্দা এত লোক সৃষ্টি হবে এবং তাদের কর্ম কি হবে তাদের বয়স কি হবে রিজিক কি হবে দেশ কি হবে জন্ম কোথায় হবে মরবে কোথায় সবকিছু আল্লাহ ফকরাবুল আলমিন লিখেও রেখেছেন এটা হচ্ছে দ্বিতীয় স্তর তকদিরের তৃতীয় স্তর তকদিরের প্রত্যেকটার দলিল কোরআন এবং রয়েছে এখন শুধু স্তর গুলি শুনিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় তৃতীয় স্তর হচ্ছে আল্লাহর মাসিয়াত বা ইরাদা ইরাদা মানে ইচ্ছা মাসিয়াত শাহ থেকে অমাতা শাহ ওনা ইয়াশা আল্লাহ রব্বুল আলমিন তোমরা কিছু চাইতেই পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন না চাইবেন হ্যাঁ বলা উষা আল্লাহ কত জায়গা আল্লাহ পাকের উপরে বলেছেন হ্যাঁ আলাল হুদা আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহর চাওয়ার ইখতিয়ার পূর্ণ ইখতিয়ার আল্লাহ ফাকর ফাকরবুল্লাহ রয়েছে বান্দা সম্পর্কে সৃষ্টি সম্পর্কে আসমান জমিন সম্পর্কে পৃথিবী সম্পর্কে যা কিছু আছে দুনিয়াতে সবকিছু সম্পর্কে আল্লাহর কামেল ইচ্ছা পূর্ণ ইচ্ছা আমাদের ইচ্ছার হ্যাঁ বিরুদ্ধে হয় আমাদের জীবনে হয় অন্যের জীবনে তো হচ্ছেই কিন্তু আমাদের নিজের জীবনে ইচ্ছার বিরুদ্ধে হয় হয় না আপনি চাকরিতে ছাড়তে চান না চাকরি চলে গেল আপনি মরতে চান না মরণ চলে আসলো আপনি অসুস্থ হতে চান না অসুস্থ হয়ে গেলেন আপনি অ্যাক্সিডেন্ট হতে চান না অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন নিজের জীবনে হচ্ছে আপনি বিবিকে দূর করতে চান না থাকলোই না রাখতে পারলেন না আপনি ছেলে মেয়ের দুর্ঘটনা চান না বিপদ আপদ চান না মরে গেল রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনেও ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তার কি ইচ্ছে ছিল না যে আমার ইব্রাহিম বাচুক হ্যাঁ আমার কাসেম বাচুক থাকুক আমার জাইনা বড় কাইয়া উম্মে কুলসমিরা থাকুক তারাই বেঁচে থাকুক আমি যাতে করে তাদেরকে দেখতে পাই আমার পরে পরে না ইন্তেকাল নয় আমার পরে তাদের ইন্তেকাল হোক প্রত্যেকে চাই প্রত্যেক বাবা মা চাই যে আমার ছেলেমেয়েরা থাকো আমি আগে মরবো ওরা থাক দেখ না কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হয়েছে নবী করিম সাল্লামের কি এই আকাঙ্ক্ষা ছিল না যে আমার হাসান হোসেন এত প্রিয় তারা খুব সহি সালামত থাকুক সুখে থাকুক কিন্তু মর্মান্তিক শাহাদ বরণ করতে হয়েছে তাদেরকে ওসমান রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তাদেরকে শহীদ হইতে হয়েছে তাহলে ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর সবচেয়ে বড় নেক বান্দার সম্পর্কে আল্লাহ পাক যা করেছেন পৃথিবীতে আল্লাহর পূর্ণ ইচ্ছা এ হচ্ছে তৃতীয় স্তর তকদির সম্পর্কে যে আল্লাহ রব্বুল আলমের নিজের ইচ্ছায় নিজের এরাদাই পূর্ণ ক্ষমতা রাখেন আল্লাহ যা ইচ্ছা তাই পৃথিবীতে করেন মানুষের ইচ্ছার কোন দখল সেখানে নেই এই আকিদাগুলি জানা থাকে তো অনেক কুফুরি সিরকি আকিদা আমাদের সমাজ থেকে আমাদের সমাজের বাতিল আকিদাগুলি দূর হয়ে যাবে আল্লাহ ফাকরুল আলমেন মালাকুল মতকে পাঠালেন আব্দুল কাদির জিলানির জীবনীতে বাংলায় যে কিতাব আছে তাতে আছে উর্দুতে যে কিতাব আছে তাতেও আছে মালাকুল মদকে পাঠালেন রু কবজ করার জন্য রু কবজ সারাদিনে তো অনেকগুলি করলেন তিনি তার মধ্যে এক পীরের এক মুড়িদের কি বললেন এক পীরের মুড়িদের এক ছেলে ওরও রু কবজ করেছে পীরকে গিয়ে কমপ্লেন জানিয়েছে আজকে মালাকুল মত আমার একটি ছেলে নিয়ে চলে গেল আর কি পীর ছাড়ে গিয়ে মালাকুল মতকে রাস্তায় ধরে নিল আর ব্যাগ কাড়াকাড়ি শুরু হয়ে গেল ব্যাগ কাড়াকাড়ি শুরু হয়ে গেল ব্যাগ কাড়াকাড়ি করে দিচ্ছিলেন না মালাকুল মত তখন সবগুলি রূপ পড়ে গেল ব্যাগ ছিঁড়ে গেল সবগুলি রূপ পড়ে গেল এগুলি কোন ভণ্ডামি কথা নয় এগুলি হিন্দু ধরনের মতো পচা সড়া কিচ্ছা কাহিনী নয় এগুলি কি ইসলাম আউজবিল্লা ইসলাম কোরআন এবং সন্না ইসলামে এত পচা সড়া কথা কল্পনা করা যায় না কল্পনার বাইরে কথা আর এগুলি মুসলিম আকিদা রাখে হিন্দুদের মতো তাহলে আল্লাহর ইচ্ছা ক্ষমতা কোথায় গেল আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল আল্লাহ মালাকুল মতকে হুকুম না দিলে কি তিনি রোগ করতে পারে তাহলে আল্লাহ ইচ্ছে করেছে খবজ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল তাহলে এখানে তকদিরের প্রতি মানে শির কুফুরি তো করলোই যে আল্লাহ হেরে গেলেন মালাকুল মত অসহায় হয়ে গেল আর আব্দুল কাদির জিলানি একবারে আলাকুল সেইন কাদির হয়ে গেল সর্বশক্তিমান হয়ে গেল তাই না এত বড় কুফুরি শির তো আছেই যার দ্বারা ইসলাম থেকে বেরিয়ে গেছে কিতাব ইসলাম থেকে বেরিয়ে কিতাবে বিশ্বাসীরা ইসলাম থেকে বেরিয়ে আছে কিন্তু এখানে তকদিরের প্রতি মানুষের যে তৃতীয় স্তর যে আল্লাহ চাইছিলেন মারতে হ্যাঁ? ওই মুড়িদের ছেলেকে আর মুড়িদিকে যখন অভিযোগ করলো জিলানিকে তখন জিলানি কেড়েই নিল আল্লাহ পাক আলমের কাছে গিয়ে কানতে কানতে গিয়ে মালাকুল মত পৌঁছে যায় কি ব্যাপার মালাকুল মত তুমি কান্না কেন করো ঘটনা বয়ান করলেন তিনি আল্লাহ বলছেন তোমার কাছে একটাই রুই চেয়েছিল এত ভুল কেন করলে দিয়েই দিতে সবগুলি গেল সারাদিনের মেহনতি বেকার গেল এগুলি কিচ্ছা কাহিনী এগুলি ভণ্ডামি ঈশ্বির কার কুফুরি এর নাম ইসলাম ধর্ম অবুজবিল্লা আল্লাহ পাক হেফাজত করে তো তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয় এই জন্য আল্লাহ সবচেয়ে বড় নেক বান্দার কথা আপনাদেরকে উদাহরণ স্বরূপ বুঝাইলাম যে মোহাম্মদ রসুল্লাহাম তার ইচ্ছার বিরুদ্ধে দাঁত ভেঙেছে ওহুদে এটা কি ইচ্ছা মোতাবেন ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে সত্তর জন শহীদ হয়ে গেলেন এই আকাঙ্ক্ষা নিয়ে শাহাদাতের এসেছিলেন শাহাদাত সে হয়ে যায় সেটা তখন সন্তুষ্ট থাকতে হবে কিন্তু এই ইচ্ছা নিয়ে এসেছেন আমরা জয়ী হব আর কাফেররা হতে হবে জাহান নামে পৌঁছবে তো ইচ্ছার বিরুদ্ধে হয়েছে মাথা আহত হয়েছে নবী করিম হতে তাই হয়ে গেলেন একটিও লোক মুসলমান হলো না তারা জখম করলো রসুল্লাহামকে এগুলো ইচ্ছার বিরুদ্ধে কি নয় ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা কার এখানে যে সর্বশক্তিমান আল্লাহ ফাকরাবুল আলমিনের ইচ্ছা হচ্ছে এই তকদিরের তৃতীয় স্তর এর প্রতি ইমান থাকতে হবে যে আল্লাহ আপন ইচ্ছায় সর্বশক্তিমান চতুর্থ স্তর হচ্ছে আল খালক সৃষ্টি আল্লাহ তার পূর্ণ ইচ্ছা যা ইচ্ছা তাই চান এবং তিনি ওইভাবে সৃষ্টি করেন যা ইচ্ছা সৃষ্টি করেন চতুর্থ স্তরে গিয়ে তখন সৃষ্টির কথা আসবে আল্লাহ পাক জানেন সৃষ্টি সম্পর্কে আল্লাপাক জানার ভিত্তিতে লিখে রেখেছেন আল্লাপাক ইচ্ছা করেন হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না তারপরে আল্লাপাক ইচ্ছা করলে যখন ইচ্ছা করেন যেই কালে ইচ্ছা করেন যেই সৃষ্টির কথা ইচ্ছা করেন যেমন করে ইচ্ছা করেন কালো করে ইচ্ছা করেন সাদা করে ইচ্ছা করেন হ্যাঁ যমজ ইচ্ছা করেন আল্লাহ পাক রব্বুল আলম তখন সৃষ্টি করেন খালক বলতে পারবেন কেউ প্রথম স্তর হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর এল দ্বিতীয় স্তর হচ্ছে লিখে রাখা আল্লাহ পাকের তকদির লিখে রাখা তকদির লিখনি তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা এরাদা চতুর্থ স্তর হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি যারা তকদির কে অস্বীকার করেছে তাদের বিভিন্ন গ্রুপ আছে তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি তকদির কে অস্বীকারী তারা আল্লাহর এলম কে অস্বীকার করেছে আল্লাহর এলম কে সৃষ্টি সম্পর্কে অস্বীকার করেছে তারা বলছে যে একটা লোক চুরি করে চুরি করার আগে আল্লাহ জানে না যে এই লোকটি চুরি করবে এটা উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে যারা তকদিরকে অস্বীকার করেছে পূর্ণভাবে যাদেরকে বলা হয়েছে যে এই উম্মতের এরা অগ্নি পূজক মুশরেকেরা যারা তকদিরকে অস্বীকার করে কাদিরিয়া তকদির অস্বীকারী তো ওরা কি করত বলতো যে আল্লাহ জানে না আমরা ভালো করব না মন্দ করব একটু পরে আসর নামাজ পড়বেন না পড়বেন না আল্লাহ জানে না তারপরে একটা লোকের কিছুক্ষণ পরে মত হবে আল্লাহ জানেন না যতক্ষণ না ঘটে ঘটনা না ঘটেছে এক কথা ততক্ষণ আল্লাহ জানেন না এলএম কে অস্বীকার করেছে কোন কোন তকদির অস্বীকারীরা এলমকে অস্বীকার না আল্লাহ জানেন তবে আল্লাহ লিখে রাখেন লিখাকে অস্বীকার করেছে দ্বিতীয় স্তরকে অস্বীকার প্রথম স্তরটাকে মেনেছে আল্লাহ জানেন আল্লাহ আলিম সবকিছু জানেন ঠিক কিন্তু আল্লাহ লিখে রাখেন লিখা টিকা কিছু নেই অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন অকুল্ল ফালুহ ফিজুপুর প্রত্যেক কাজ প্রত্যেক বস্তু যা তারা ফালু করে থাকে পৃথিবীতে মানুষ করে থাকে জিন করে থাকে মালাইকে করে থাকে ফিজবর তা আল্লাহর কাছে লিখা রয়েছে ফিজবর লোহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে না আয়াতের অস্বীকার নয় যদি কেউ বলে আল্লাহ লিখে রাখেন হাদিসের অস্বীকার না আসছে হাদিসগুলি তৃতীয় স্তর কি তৃতীয় স্তর কি বললাম আল্লাহর ইচ্ছা তারা বলছেন না আল্লাহ কি করে খারাপ কাজে ইচ্ছা করতে পারেন এখানে সংশয় হয়েছে একটা লোক চোর চুরি করছে একটা খনি খুন করছে একটা লোক জেনাকার জেনা করছে বা বিচার করছে আল্লাহ কি করে ইচ্ছা করতে পারে আল্লাহ খারাপ কাজের কি করে ইচ্ছা করতে পারে তো যারা মাঝারি ধরনের কাদরিয়া তকদির অস্বীকারী তারা এল মেনেছে লিখা হয়তো মেনেছে কিন্তু আবার এটাকে মানেনি বলছে না না আল্লাহ খারাপ কাজের ইচ্ছা আল্লাহ ভালো কাজের শুধু ইচ্ছা করেন এটা লোক নামাজে নামাজ পড়ছে রোজা তার রোজা করছে ওগুলো ইচ্ছা আল্লাহ করেন কিন্তু চোর ডাকাত চুরি করছে ডাকাতি করছে জেনা করছে মদ খাচ্ছে ওগুলো ইচ্ছা আল্লাহ করেন না যদি এ কথা বলা হয় তাহলে কুফুরি এই আসবে তার আল্লাহ এখানে অনিচ্ছুক আল্লাহ চুরি চান না ডাকাতি চান না জেনা চান না কিন্তু বান্দা করে নিতে পারলো তাহলে আল্লাহ এখানে অসহায় হয়ে গেলেন না অপারক হয়ে গেলেন না এই যে খন্ডনটা শুনে রাখেন ভালো করে আল্লাহ দুর্বল হয়ে যাচ্ছেন বান্দাই শক্তিশালী হয়ে যাচ্ছে আমি চুরি করব আমি ডাকাতি করব আল্লাহ ইচ্ছা করেন না ওরা করে ফেললো সেজন্য আগে বলেছি যে আল্লাহ ফাকরাবুল আলমিন ইচ্ছা করেন সব কাজেরই কিন্তু বলবো না যে আল্লাহ পাক খারাপের ইচ্ছা করেন ওটা আল্লাহর দিকে যখন লক্ষ্য করবো তখন বলবো সবগুলি ভালো কিন্তু বান্দার দিকে যখন লক্ষ্য করে বলবো তখন ভালো কাজটি ভালো আর খারাপ কাজটি খারাপ কারণ বান্দাকে আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন যে তোমাকে সৎ কাজ করতে হবে অসৎ কাজ থেকে বাঁচতে হবে চতুর্থ স্তর কি বললাম সৃষ্টি করা এই ক্ষেত্রে কাদিরিয়াদের এক দল আছে তারা মোতাজেলারা এরা সবচেয়ে হালকা কাদিয়া তকদির অস্বীকারী তারা এই চতুর্থ স্তরকে অস্বীকার করে তারা বলছে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন ঠিক আছে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলাম কিন্তু ভালো কাজের সৃষ্টিকর্তা বলবো আল্লাহ খারাপ কাজের কি করে সৃষ্টিকর্তা হইতে পারে তারপর আল্লাহকে বস্তুর সৃষ্টিকর্তা মানবো বস্তুর সৃষ্টিকর্তা বস্তু মানে মানুষ আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সাপ আল্লাহ সৃষ্টি করেছেন বিচ্ছু আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক আছে বাঘ হ্যাঁ হিংস্র পশু ইত্যাদি সবকিছু কুকুর শিরকাল সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু মানুষের কর্মের ক্ষেত্রে তারা বলছে যে আল্লাহ মানুষের ভালো কর্ম সৃষ্টি করেন খারাপ কর্মটা আল্লাহ সৃষ্টি করেন না খারাপ কর্ম যেটা একজন থেকে হইল হ্যাঁ আল্লাহ যদি কি যে আল্লাহ তাহলে খারাপটা সৃষ্টি করেননি শুনে রাখুন ভালো করে আল্লাহ যদি তকদির যারা অস্বীকার করেছে এই পয়েন্টে তাদেরকে বলুন যে আল্লাহ সির সৃষ্টি করেননি তাহলে কে সৃষ্টি করলো একজন তো অবশ্যই সৃষ্টি করেছে তাহলে যেই ব্যক্তি কবরে চেষ্টা করলো যেই ব্যক্তি দুর্গা সরস্বতীকে চেষ্টা করলো সে নিজেই সৃষ্টি করলো তাহলে কটা সৃষ্টিকর্তা হলো হ্যাঁ বহু সৃষ্টিকর্তা যত লোক পাপ করছে খারাপ কাজগুলি করছে তত সৃষ্টিকর্তা তাদের কাছে তাহলে তারা মহেদ থাকলো মুসলিম থাকলো না মুশরেক হয়ে গেল মুশরেক হয়ে গেল এখানে এসে তারা মুশরেক হয়ে গেল আর আহলে সন্ন্যত জামা তারা বলছে আল্লাহ পাক সবকিছুই সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ ফাকরাবুল আলম যেহেতু মানুষকে স্বাধীনতা দিয়েছেন ভালো কাজ করার ও মন্দ কাজ করার সেজন্য মন্দ কথাটি বান্দার দিকে সম্পৃক্ত করে বলবো যে বান্দা তুমি নিজের স্বেচ্ছায় স্বাধীনতায় তুমি খারাপ কাজগুলি করলে এই কয়েকটি কথা তকদির সম্পর্কে মনে রাখবেন ইনশা আল্লাহ তালা তকদির বুঝতে সুবিধা হবে এছাড়া আমার তকদির একটা বক্তব্য আছে আগের এখন হাদিসগুলি পড়ুন লেখক বলছেন বাবু মাজা আফি মুনকেরিল কাদরে এই অধ্যায় হচ্ছে তকদির অস্বীকারীদের সম্পর্কে তকদির অস্বীকারী সম্পর্কে হাদিসে কি এসেছে তা তিনি বলতে চেয়েছেন এখানে তারপরে আবদুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ তালানহমা দ্বিতীয় খালিফা আমিরুল মমিন ওমার রাজি আল্লাহ তালানোর ছেলে খুব বড় সাহাবি ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন বহু হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন ওয়াল্লাজি নফস ইবনা ওমার বিয়াদিহি তার জীবদ্দশাতেই সাথেই কাদরিয়াদের তকদির অস্বীকারী একটি দল জন্ম নিয়েছিল মুসলিম জাতিতে আর এদের প্রথম জন্ম হয় বাসরাই ইরাক এরাকের বাসরা কুফা শহর ওমার আল্লাহ তালার জমানায় ওই শহরগুলি আবাদ হয়েছিল এই বাসরা শহরে প্রথম একটি দল বেরোয় যারা তকদিরকে অস্বীকার করে কাদরিয়া মানে তকদির অস্বীকারী তাদেরকে আরবিতে কাদরিয়া বলা হয় মদিনায় মাসরা থেকে বেশ কিছু আহলে সন্ন্যতল জামাত সহি আকিদার লোকেরা এসে জিজ্ঞাসা করলেন যে আমাদের দেশে আমাদের শহরে বাসরায় কিছু লোকেরা আজকাল নতুন নতুন কথা বলছে বলছে তকদির বলে কিছু নেই যা কিছু ঘটছে তাই ঘটছে আল্লাহ আগে থেকে লিখেও রাখেন আর আল্লাহ ফাকরাবুল আলম ইচ্ছাও করেন না যা কিছু বান্দা নিজে ইচ্ছা করে আমি একটা খারাপ কাজ করলাম আমার ইচ্ছাতেই করলাম আল্লাহ পাকের ইচ্ছার ওখানে কোনো দখল নেই এবং আল্লাহ ফাকরাবুল আলমিন এগুলি আগে জানেন না হয়তো যে যতগুলি স্তরের কথা বলা হলো তকদিরকে তারা অস্বীকার করে যা কিছু ঘটছে এখনই ঘটলো আগে থেকে আল্লাহ পাক লিখেও রাখেনি আল্লাহ বলে জানেন না আল্লাহ পাকে সব সৃষ্টি করেন তকদির বলে কিছু নেই সেই সময় আবদুল্লাহ আল্লাহ ওই লোকদেরকে যারা এসে জানিয়েছিল এই সম্পর্কে যে বাসরাতে তকদির অস্বীকারী দলের জন্ম হয়েছে মুসলিম জাতিতে ফিরকা শুরু হচ্ছে নবী সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতে কতটি দল বেরোবে তেহাত্তরটি তেহাত্তরটি দলের প্রথম দল দ্বিতীয় দল এগুলি নবী সাল্লামের সাহাবাই কেরামের জামানাতে হয়ে গেছিল প্রথম দল বেরোল রাফেজি খারেজি রাফেজি আর খারেজি দুটি দল প্রথম বেরোলো তারপরে এই কাদরিয়া বের হলো এইভাবে দলের ওপর দল বেরোতে বেরোতে বেরোতে দলের শেষ নেই তারপরে তরিকা তাসাওফের দলগুলি বেরোলো তাসাওফে প্রথম চারটি দল বেরোলো চারটি থেকে আবার শাখা প্রশাখার শেষ হলো না কত যে দল রয়েছে এভাবে তেহাত্তর বড় বড় দল তেহাত্তরটি রয়েছে আর ছোটখাটো দলের অভাব নাই মুসলিম জাতিতে ইয়াহুদি খ্রিস্টানদেরকে পিছনে ছেড়ে দিয়েছে নবীলাম বলছে ইয়াহুদিরা একাত্তর ভাগে বিভক্ত হবে খ্রিস্টানরা বাহাত্তর ভাগে বিভক্ত হবে আর আমার মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে আর জান্নাতে যাবে কতটি দল সবগুলি হ্যাঁ জাহেল মূর্খরা বলে যে ঢাকা আসার জন্য রাস্তা তো অনেক রাস্তার অভাব আছে কেউ চিটাগাং এর দিক থেকে আসছে কেউ সিলেটের দিক থেকে আসছে কেউ আপনার পটুয়াখালী ওই দিক থেকে বরিশাল থেকে আসছে কেউ আসছে উত্তরবঙ্গ থেকে আসছে কেউ দক্ষিণবঙ্গ থেকে আসছে বিভিন্ন রাস্তা আবার আশেপাশে তো অনেক রাস্তা আছে যে ছোটখাটো রাস্তা আছে কেউ আসছে আশেপাশ থেকে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে আসছে সবগুলি কিন্তু রাস্তা পৌঁছাচ্ছে কোথায় ঢাকায় পৌঁছাচ্ছে লক্ষ্য উদ্দেশ্যে এক গুমরা পথভ্রষ্ট লোকেরা ওই রকমই বলে যে এত দল থাকলে কি হবে সবগুলির উদ্দেশ্য তো আল্লাহ আর সবগুলির উদ্দেশ্য তো দিন কায়েম দিন পালন সুতরাং সবগুলি ঠিক না এ দুনিয়ার উদাহরণ দিনের ক্ষেত্রে চলবে না কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখছি যে রাস্তা সবগুলি আছে আর সবগুলি রাস্তা বাস্তবে অনুভব করছি যে আমি এই রাস্তা ধরে পৌঁছে গেলাম কোনদিন আসলাম উত্তরবঙ্গ থেকে গাড়ি ধরে তাও দেখলাম যে আমি ঢাকা পৌঁছে গেলাম দক্ষিণবঙ্গ থেকে আসলো ঢাকা পৌঁছে গেলাম রাস্তা ধরলে পূর্ব দিক থেকে আসলো সে পৌঁছে গেলাম এইগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে বুঝতে পারছি নকশা তো বুঝতে পারছি আর এছাড়াও যদি সারা পৃথিবীর হয় বিভিন্ন রাস্তা রয়েছে আপনি আমেরিকা যাবেন আপনি পূর্ব দিক দিকে যান আর পশ্চিম দিক দিকে যান আপনি যেতে পারবেন এটা অনুভব করতে পারছেন আপনি কিন্তু দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন ইসলাম জীবন বিধান মাত্র আল্লাহর কাছে হচ্ছে ইসলাম একটি একটি দুই রাস্তার কথা বলেন ইসলামে দিন আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান রাস্তা খুঁজবে ফালাইক আল্লাহ কবুলি করবেন না অন্য কোন রাস্তা আল্লাহ পাক কবুলি করবেন না ইসলাম হচ্ছে একটি এই জন্য আল্লাহ পাক সুরা ফাতে মোস্তাকিম আল্লাহ আমাদেরকে সেরাতে মোস্তাকিম সহজ সরল পথ দেখাও সিরাত এক বচনে একটি রাস্তার কথা আল্লাহ পাক বলেছেন সিরাত মানে রাস্তা আপনি তুলনা করবেন ঢাকার সাথে চাঁদ চলবে না ঢাকার আশেপাশে অনেক রাস্তা কিন্তু ইসলামের রাস্তা সেরাতে মোস্তাকিম শুধু একটি রাস্তা একটি রাস্তা সুতরাং ভাববেন না যে আমরা নকশবন্দি তরিকাতে আছি আমরা আপনার চিস্তি তরিকাতে আছি আমরা আছি কাদরি তরিকাতে আমরা অন্য কোন তরিকা আমরা আকিদায় আছি এইসব চলবে না আপনাকে মোহাম্মদ রসুল্লাহামের একটি তরিকার উপর আসতে হবে সেরাতে মুস্তাকিমের উপর ইবনে উমার রাজি আল্লাহ আনহমাকে যখন বলা হলো তিনি বললেন ওয়াল্লাজি নফস ইবনে উমার বিয়াতিহি সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে ইবনে উমারের প্রাণ রয়েছে যার হাতে ইবনে উমারের জীবন রয়েছে শুনিয়ে দিও তাদেরকে গিয়ে লাউকানালে আহাদেহে মেসলা ওহদিন জাহাবান ওই বাস্তার যারা তকদির অস্বীকারী তকদির সম্পর্কে যারা সন্দেহকারী তাদের যদি ওহদ পাহাড়ের সমান সোনাও থাকে নিজের বাড়িতে এবং সেই সোনা দানা কিছু রাখলো না সব আল্লাহর রাস্তায় কি করলো ব্যয় করে দিল খরচ করে দিল মা কাবিলাহুল্লাহ মেনহ তাদের থেকে আল্লাহ তা কবুল করবেন না কবুল করবেন না কতক্ষণ হাত্তা কাদরে যতক্ষণ পর্যন্ত তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে এই চারটি স্তর সহ যা আপনাদের সামনে শুরুতে যাতে বুঝতে সুবিধা হয় আল্লাপাক সবকিছুই জানেন হ্যাঁ আল্লাহ ফাকরাবুল লিখে রেখেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন ইচ্ছা করেন তার ইচ্ছার বিরুদ্ধে হয় না এবং আল্লাহ ফাকরাবুল আলমিন সবকিছুর সৃষ্টিকর্তা সোম্মা ইস্তাদাল্লাহ তারপরে দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করলেন বেকাউলিন নবী সাল্লাহ নবী করিম থেকে দলিল নিলেন কি দলিল পেশ করলেন আল ইমান নবী সাল্লাহ জিব্রাইলের হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে জিবরাইল আমিন আলী সালাম এসে নবী সাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার একটি প্রশ্ন ছিল ইমান সম্পর্কে আখবের নিয়ে আনিল ইমান ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ রসুল আপনি ইমান সম্পর্কে বলুন তো মানুষের আকার ধরে এসে সাদা দপদপে কাপড় পরে এসে বসে গেছেন লোকের ভাবলো যে কোনো আগন্তুক ব্যক্তি অপরিচিত ব্যক্তি বাইরে থেকে এসছে মোদিনায় তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন সবাই শুনছেন কেউ টের পাচ্ছেন না যে এটা জিব্রাইল বা এটা ফিনু ফেরেস্তা নবী উত্তরে বললেন আল ইমান আন্তুমেনাবিল্লা ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে তুমি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে আল্লাহর কিতাব সময়ের প্রতি ইমান নিয়ে আসবে ওরসলি আল্লাহ রসুলগণের প্রতি ইমান নিয়ে আসবে অলিয়মিল আখের পরকালের প্রতি ইমান নিয়ে আসবে অতুমেনাবিল কাদের খাইরি ওয়াশারি এবং তুমি ইমান নিয়ে আসবে বিশ্বাস করবে ভালো মন্দ তকদিরের প্রতি সুতরাং এর প্রতি যদি ইমান না থাকে পাঁচটি বিশ্বাস করলো ছয় ছয় নম্বরটি বিশ্বাস করলো না তাহলে আল্লাহ পাক তার এবাদত বন্দী ফরজ নফর কিছুই কবল করবেন না ওয়ান ওবাদা ওবাদা রাজি আল্লাহ আনসারি সাহেব বলছেন কাল আল ইবনে তার এক ছেলেকে উপদেশ দিয়েছিলেন তিনি হে বৎস হে প্রিয় সন্তান ইন্নাকা ইমান তুমি কখনো ইমানের স্বাদ পাবে না ইমানের একটা স্বাদ আছে হ্যাঁ, ইসলামের স্বাদ আছে নামাজের স্বাদ আছে রোজা রাখার একটা স্বাদ আছে খিদায় আছেন তারপরও স্বাদ আছে হজ করে মেহনত পরিশ্রম করে শরীর মনে হচ্ছে ভেঙে জুড়ে গেছে তারপর একটা স্বাদ আছে দান করে একটা স্বাদ আছে চলে গেল টাকা দান করলেন আপনি দিয়ে দিলেন দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা দিয়ে দিলেন টাকা গেল কমে গেল তাতে একটা স্বাদ আছে প্রত্যেকটি এবাদতের স্বাদ আছে কিন্তু এই স্বাদ সবাই পায় না বখিল সাদকা করে স্বাদ পায় না কষ্ট হয় আর যদি দিয়েও দেয় পরে আফসুস করে এত টাকা চলে গেল ওই রকমই নামাজ যে ব্যক্তি সত্যি নামাজ পড়ার মতো নামাজ পড়ে যেভাবে আল্লাহ এবং তার রসুল নামাজ পড়তে বলেছেন সেই খুশু খুজু আন্তরিকতার সাথে নিঃশ্বাস যে শর্ত শর্ত আর কান সহ সাত পায় না নামাজ পড়ে যার ফলে নামাজ পড়ে আবার ছাড়ে কখনো পড়ে কখনো পড়ে না বা নামাজে ওই রকমের কোন রকমের তার উন্নতি নেই বলছেন যে তুমি ইমানের স্বাদ পাবে না অতক্ষণ পর্যন্ত হাত্তা তালামা যতক্ষণ পর্যন্ত তুমি তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে তকদিরের প্রতি বিশ্বাস না থাকলে ইমানের স্বাদ পাবে না তকদির প্রতি ইমান থাকলে যখন আপনার ওপর কোনো কষ্ট আসবে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানছেন এটা মানুষ মানুষ আল্লাহর উপর কোনো কিছু করে দিতে পারে না সুতরাং যে আল্লাহ পাকের কাছে খবর আছে যে আমার ওপর দুঃখ এসেছে কষ্ট এসেছে আমার চাকরি নেই আমার কাজ নেই আমার অভাব আছে সে আল্লাহ আমার দোয়া শুনবেন আল্লাহ পাকে আল্লাহ ইন্দা মাল উসরে আল্লাহ সহজ করে দেবেন কঠিনের পরে আল্লাহ পাক আসান করে দেবেন কারণ আল্লাহ যখন দিয়েছেন আল্লাহ দূর করবেন তারপর আল্লাহর পক্ষ থেকে এসছেন আল্লাহ তো আমার মাতা পিতার চাইতে বেশি দয়ালু আরহামুর রাহিমেন তিনি কি আমার জুলুম করবেন তিনি আমাকে পরীক্ষা করছেন অথবা আমার কোন গুনার জন্য আমাকে সতর্ক সাবধান করছেন সুতরাং আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে দেখেন কিভাবে নিল একজন মমিন মানুষ যে তকদির প্রতি ইমান রাখে এই বালা মসিবত গুলিকে কত সুন্দর করে গ্রহণ করলো সাদরে তাই না কিন্তু যার তকদির প্রতি ইমান নেই যেভাবে তকদিরকে বুঝাইলাম সে ভালো মুসিবতে বিপদে পড়লে হাই হতাশের শেষ নাই আফসুসের শেষ নাই আক্ষেপের শেষ নাই আর জীবন রাখবো না আমার এই ছেলে নাই তো আর জীবনে থেকে লাভ কি আত্মহত্যা করে দেবো ফসল পানি সব বন্যায় ডুবে গেল আর থেকে লাভ কি আমার মাও গেল বাবাও গেল একা আর বেঁচে থেকে লাভ কি আত্মহত্যা করে দেবো করছে না আত্মহত্যা করছে তার তকদিরের প্রতি ইমান নেই যেভাবে আল্লাহ ইমান নিয়ে আসতে বলেছেন তারা আত্মহত্যা করছে তারা অশান্তিতে থাকছে তারা মানসিক পেরেশানিতে থাকছে তাদের দুনিয়ায় জাহান্নাম আখেরত জাহান্নাম অতক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না এই লোকটি কিন্তু ইমানের স্বাদ পাচ্ছে কষ্টে আছে বালা মুসিবতে পেটে খাবার নেই তারপরে স্বাদ পাচ্ছে নামাজ পড়ে স্বাদ পাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমি রাজি করতে পেরেছি আল্লাহ পাক আমার খুশি আছে আল্লাহ পাক আমার সম্পর্কে জানছে আমি কি হালাতে আছি যতক্ষণ পর্যন্ত এই এলম তোমার না হবে এই বিশ্বাস না হবে আন্নামা আসাবাক আল্লাহ ইউখতিয়াকা যেই বিপদ তোমার ওপর এসেছে সেটা তোমাকে ভুল করার নয় ভুল করতে পারে না এমনটা হইতে পারে না যে তোমার উপরে মুসিবত ভুল করে চলে এসছে অথবা তোমার উপরে মুসিবত এসে এসেছে এটাকে এটা অন্য জায়গায় ভুল করে চলে যেতে পারে এরকম হইতে পারে না অন্যের মুসিবত তোমার উপর ভুল করে চলে আসেনি আর তোমার মুসিবত অন্যকে ভুল করে চলে যেতে পারে না তোমার উপর এটা লিখনি ছিল আল্লাহ পাকের এলমে আজল থেকে ছিল এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা করেছেন আল্লাহ পাক এই সৃষ্টি করেছেন এই বিপদ তখন হয়েছে জি এর নাম তো তকদির তখন তুমি স্বাদ পাবে ইমানের অমা আখতা আঁকা আর যেটি তোমাকে মিস করে গেছে ভুল করে গেছে একটা দুর্ঘটনা হচ্ছিল আর দুর্ঘটনা হইতে হইতে একবারে বেঁচে গেলেন কোন রকম বেঁচে গেলেন এদিক সেদিক সবাই ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু হলো কিন্তু মাসাল্লাহ আপনি বেঁচে গেলেন যে কোনো ক্ষেত্রে আপনি ভাববেন না যে আমি খুব চালাক চতুর তাই আমি বাঁচে গেলাম আমি জেগেছিলাম আর ধরেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছিল যারা সব ঘুমিয়েছিল ঝিমাচ্ছিল তন্দ্রাই ছিল তারাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেঁচে গেছি অনেকে এরকম করে না ব্যাখ্যা করে না পার্থিব ব্যাখ্যা করে খবরদার না যা তোমাকে মিস করে গেছে মানে যেই বিপদটা আস্তে আস্তে তোমার উপর আসেনি সেটা তোমার উপর আসার নয় আসতেই পারে না কারণ সেটি তোমার ভাগ্যের নয় অন্যের ভাগ্যের উপর ছিল সেটা যার উপর ছিল তার উপর এসেছে সামেত সাল্লাহ আলী সাল্লাম তারপর বলছেন আল্লাহ থেকে শুনেছি আকুল তিনি করেছেন ইন্না আউ্লামা খালাক আল্লাহুল কালাম নিঃসন্দেহে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথম তাহলে বিদাতিদের কথা হ্যাঁ আউ্লামা খালাক আল্লাহ নুরি তাদের বিদাতি কথা প্রথম নবীর নূর সৃষ্টি করেছেন খ্রিস্টানরা ঈসা আলী সালামকে আবদুল্লাহর জায়গায় ইবনুল্লাহ করে ফেলল আল্লাহ বলছেন আবদুল্লাহ স্লেভ অব গড তাই না আর এরা কি করে ফেললো হ্যাঁ সান অব গড করে দিল আল্লাহর পুত্র বাণী ইবনুল্লাহ করে দিল আর বিদাতি কবর পূজারী যারা নবীকে নূর বলে থাকে তারা একবার হুবহু খ্রিস্টানদের বিজাতির অনুসরণ করে তাদের রাস্তা ধরে কি করলো মোহাম্মদ রসুল্লাহ কি আল্লাহ পাক বলেন আবদুল্লাহ রাসুলহু আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মোহাম্মদান আবদুল্লাহ আব্দুহু ও রাসুলহু আল্লাহর বান্দা বললেন আল্লাহ ফাকরাবুল আলমিন এরা বললেন নুরুল্লাহ আল্লাহর নূর বানিয়ে দিল আল্লাহর আলো বানিয়ে দিল একই রকম না ওরা আবদুল্লাহকে ইবনুল্লাহ বানিয়েছে আর এরা আবদুল্লাহকে নুরুল্লাহ বানিয়ে দিয়েছে জি কেমন পর্যন্ত এরকম বহু জাতি আসবে বিজাতিদের অনুকরণ করবে বহু দল আসবে বিদাতিদের মধ্যে মুসলিম সমাজে যারা ভবিষ্যৎবাণী অবশ্যই অবশ্যই তোমরা হে মুসলিম বিজাতি তোমরা পদে পদে অনুসরণ করবে এই পদে পদে অনুসরণ করেছে নূর নাকি মানুষ এই মর্মে একটি বিস্তারিত আমার বক্তব্য আছে দেড় ঘন্টার বক্তব্য আছে ওই বিষয়ে অতিরিক্ত জানতে হলে সেখান থেকে জানতে পারবেন সর্বপ্রথম আল্লাহ তাহলে কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন ফাকাল আল্লাহ উক্তুব তারপরে কলমকে আল্লাহ বললেন সম্বোধন করে কলম তুমি লিখো তুমি লিখো লিখতে বলে ফাকাল রব্বি অমাজ আক্তব কলম তো জানে না কি লিখতে হবে কলম বলছে হে রব হে আল্লাহ অমাজ আক্তব আমি কি লিখব তাহলে আল্লাহ পাক বলেন উক্ত মাকাদিরা কুল্লেশাই প্রত্যেক বস্তুর প্রত্যেক বিষয়ের তকদির লিখো মাকাদির জমা বহু বচন তকদির লিখো প্রত্যেক বস্তুর প্রত্যেক বস্তুর শুধু মানুষের তকদির নয় তাহলে জিনের তকদির পাহাড়ের তকদির যে পাহাড় ওহ পাহাড় কতদিন থাকবে জি হিমালয় কতদিন থাকবে তারপরে হ্যাঁ ওয়াইদাল বালো সুইয়ারাত পাহাড় চলমান হয়ে যাবে হ্যাঁ সমুদ্র কতদিন থাকবে তারপর ওয়াইজাল বেহার ও সূর্যেরাত আগুন লাগিয়ে দেওয়া হবে উত্তাল করে দেওয়া হবে সব ধ্বংস করে দেওয়া হবে ওয়াইজাল আর মুদাত কতদিনের এই জমিনের বয়স আছে তারপরে ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে আল্লাপাক বলছেন জমিনকে ধ্বংস করে দিয়ে বদলিয়ে দেওয়া হবে নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন সেখানে হাসর হবে এইরকমই আসমান তো এগুলি সব তকদির এই জন্য কুল্লাশাই বলা শুধু মানুষের তকদির নয় শুধু জিনের তকদির নয় এইরকমই পশু পাখি সবকিছুর তকদির আছে আপনার বাড়ি একটা ছাগল আছে তারও একটা তকদির আছে যে কতদিন এই ছাগল বাঁচবে হ্যাঁ কার বাড়িতে জন্ম হবে কতটি খাবে কি খাবে সব তকদির এগুলি তকদির আল্লাহ আকবর এইভাবে যখন আমরা এলম শিখবো আকিদা সম্পর্কে তখন আল্লাহ সম্পর্কে আমাদের কেমন জ্ঞান হবে এবং আল্লাহকে কত বড় মনে আল্লাহ আকবার তখন এই অর্থ বুঝতে পারবো যে আমরা যে তকবিরে তাহারিমা বলি আল্লাহ আকবার কিন্তু বুঝি না আল্লাহ আকবার বলি আবার আমার কাজে কর্মে কিন্তু আমার পার্টি বড় সারা জীবন পার্টির মেহনত করলাম তাই না যে যে পার্টি করছেন যে দল করছেন সেই দলেরই মেহনত করতে আছেন আপনি শুধু কথায় আল্লাহ আকবর বললে তো হবে না অন্তরে আল্লাহ আকবর যেমন বলতে হবে জবানে যেমন আল্লাহ আকবর বলতে হবে তেমনি কাজে কর্মে আল্লাহ আকবর জি আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় সবকিছুর চাইতে বড় সমস্ত কিছুর তকদির লিখতে বললেন তাও কি কিছু দিনের হাত্তা তাকুমা সাকিয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত কিছু আসবে এসেছে এখন আছে পৃথিবীতে আরো আসবে যা কিছু আসবে সবকিছুর তকদির এই যে আপনাদের পকেটে পকেটে মোবাইল কোন যুগে মোবাইল আসবে এটাও তকদির আল্লাহ লিখে রেখেছেন যে এত সালে পৃথিবীতে এমন কিছু হ্যাঁ যন্ত্র আবিষ্কার হবে এরোপ্লেন আবিষ্কার হলে আরো কিছু আবিষ্কার হবে আল্লাহ পাক রাবুল আল ডিকে রেখেছেন কখন কোন বস্তু আবিষ্কার হবে আল্লাহ পাক বলছেন আল্লাহ এমন এমন কিছু সৃষ্টি করবেন পৃথিবীতে মালা তালামন বান্দা তোমরা জানোই না যে আরো কি সৃষ্টি হবে বিশ বছর আগে জানতেন না আপনি মোবাইলের কথা হ্যাঁ আল্লাহ পাক আরো কত কি সৃষ্টি করবেন পৃথিবীতে যা তোমরা জানো না তারপরে বলছেন যে হে বৎস সামেত রাসুল আমি আল্লাহ রসুলের কাছে শুনেছি হাজা যেই ব্যক্তি এই আকিদা এই বিশ্বাস ছাড়া এই ইমান ছাড়া অন্য কোন বিশ্বাসের উপর ভ্রান্ত বিশ্বাসের উপর মরবি অর্থাৎ তকদিরকে বিশ্বাস না করে না না তকদির কিছু নেই তকদির নেই এগুলো আমরা নিজেরাই করছি এগুলো আমরা আল্লাহকে সৃষ্টি করছি যা করছি ভালো করছি আমরা করছি খারাপ করছি অন্যায় করছি আল্লাহ পাক আলমের এখানে ইচ্ছার কোনো দখল নেই ক্ষমতা নেই আর আল্লাহ পাক আলমের এসব সৃষ্টি করেন না তকদির সম্পর্কে যদি এইরকম সংশয় থাকে মান মাতা আলা গাইরে হাজা এই তকদির প্রতি ইমান ছাড়া অন্য কোন ইমানের ওপর যদি অন্য কোন বিশ্বাস ভ্রান্ত বিশ্বাসের উপর মত হয়ে যায় ফালাই নেই তাহলে সেই ব্যক্তি বা তারা আমার উম্মতের দলভুক্ত নয় আমার উম্মতের লোক নয় নবী করিম সাল্লাম তকদির অস্বীকারী তকদিরে সন্দিহান ব্যক্তি যারা তাদেরকে নিজের উম্মত থেকে বহিষ্কৃত করে দিয়েছে ফালাই তারা আমার উম্মতের লোক নয় আল্লাহ ফাকরুল আলমিন প্রথম কলমকে সৃষ্টি করলেন ফাকাল আল্লাহ তাকে উক্তুব লিখো অতিরিক্ত কথা এখানে রয়েছে সেই সময় কলম চালু হয়ে গেল বেমা হওয়া কায়নুর এলাইমিল কেয়ামা কেমত পর্যন্ত যা কিছু হবার আছে সবকিছু লিখতে চালু হয়ে গেল চালু হয়ে গেছে কলম লিখতে আছে লিখতে আছে লিখে শেষ করে দিয়েছে সব আর একটা হাদিসে রয়েছে এখানে ওই হাদিসটি নাই চল্লিশ হাদিসের ছোট কিতাব আছে তাতে শেষ অংশে ওই হাদিসটি আছে তারপরে জাফাতিল আকলাম সহুফু কলমের কালি শুকিয়ে গেছে এবং লিখার পরে খাতা যে তকদির লিপি আছে তা বন্ধ করে দেওয়া হয়েছে তবিয়াত মুড়িয়ে রেখে দেওয়া হয়েছে কি বুঝতে পারলেন হ্যাঁ মানে প্রত্যেকের তকদির লিখার পরে কলম শুকিয়ে গেছেন আর নতুন করে কারেকশন হবে না কলম যদি শুকিয়ে যায় আপনার আর যদি কোনো লিখাতে ভুল হয় তাহলে আর কি ভুলটা কারেকশন করতে পারবেন তারপর আপনার ভুল হইতে পারে আল্লাহ পাক আলমের কি ভুল হইতে পারে সুতরাং আল্লাহ পাক যা লিখিয়ে দিয়েছেন কলমকে যা আদেশ করেছেন যা লিখার লিখা হয়ে গেছে কলম শুকিয়ে গেছে মানে আর কলম লিখবে না ব্যতিক্রম হবে না যে আপনার ভাগ্যে সন্তান নেই ছেলে মেয়ে নেই আর পীর বাবা দিয়ে দিল এমনও কথা কিতাবে আছে যে বাবারে কিতাবে আছে আজকে বললাম বিদাতিদের তরিকে তাই না তো বিদাতিদের এই পীরপন্থী কিতাবে আছে যে বাবারে তোমার তকদির দেখলাম লহ মাহফুজ আমি দেখতে পাচ্ছি কাশ হয়ে গেছে কিন্তু তোমার তকদিরের ছেলে মেয়ে নাই তারপরে বাবা তোমার জন্য চেষ্টা করছি আমি তারপরে দিয়ে দিল পীর বাবা তারপরে সন্তান দিয়ে দিল আউজবিল্লা তকদিরের প্রতি ইমান আছে তারপরে কত বড় শিরকার কুফরি যে আল্লাহ লিখেননি তাহলে আল্লাহ আল্লাহ এল ভুল হয়ে যাচ্ছে তাহলে না এর চাইতে বড় কুফুরি কিছু আছে আল্লাহ যদি জানতেন যে না কোন এক কালে এক পীর আসবে আর সে দিয়ে দিতে পারে কাশফে দেখে নিবে দিয়ে এনে তারপর ও দিয়ে দিতে পারবে তাহলে আল্লাহ আগে থেকে লিখে রাখতেন আল্লাহ জানেনি না তো আউজবিল্লা তাদের আকিদা আল্লাহ জানেন না জানলে কি আর ভুল হয় আমাদের ভুল এই জন্য হয় যে আমরা জানি না সেই জন্য অনেক ভুল করি আমরা কিন্তু আল্লাহ ফাকরাবন সবকিছুই তো জানছেন এগুলি কুফুরি স্পষ্ট কুফুরি এবং বড় কুফুরি কথা অফির ইবনে ওয়াহাব ইবনে ওয়াহাব একটি রেওয়ায়ত করেছেন কালা রসুল আল্লাহ রসুল বলেছেন ফামাল্লাম ইউমেন বিল কাদের খাই অশ্বার রেহি যেই ব্যক্তি ভালো মন্দ তকদিরের প্রতি ইমান নিয়ে আসলো না বিশ্বাস করলো না চারটি স্তরের কোন একটি স্তরকে বিশ্বাস করলো না বলবেন না আগে চারটি স্তর কিন্তু সবগুলিকে বিশ্বাস করলো না অথবা দুটি বিশ্বাস করলো না অথবা একটি স্তরকে বিশ্বাস করলো না তিনটি মানে বাকি ওই শেষটা মানি না এইভাবে তকদির বা সন্দেহ করলো কি করে তকদির হইতে পারে আমরা আমরা করছি যা করছি করছি আল্লাহ আবার কি লিখে রেখেছেন যদি সন্দেহ করে তাহলে কি হবে আহরা কাহুল্লাহ নার আল্লাহ পাক তাকে জাহান নামের আগুনে জ্বালাবেন আহরা কাহুল্লাহ নারী জাহান নামের আগুনে নামাজও পড়ে রোজাও রাখে অহদ পাহাড়ে সমান স্বর্ণ চাঁদি খরচ করে আল্লাহ রাস্তায় ব্যয় করে সাদগা জাকাত করে মসজিদ মাদ্রাসা সবকিছুই করে দায় যদি সারা জীবন পড়ে থাকে আর তকদির সম্পর্কে সন্দেহ করে আহরা কাহুল্লাহ বিন্নার আল্লাহ পাক জাহান নামে জ্বালাবেন অফিল মুসনাদ মুসনাদ আহমদে এবং সোনানের কিতাবগুলিতে রয়েছে ইবন দাইলামি থেকে বর্ণনা করা হয়েছে কালা আতাই তো ওবাইবিনা কাব আর একটি আসার মানে রেওয়ায়াত সাহাবি ওবাইবিনে কাব রাজি আল্লাহ তালানোর কাছে আসলেন ফাকুলতো ফি নাফসি সাই একজন এসে বলছে যে আমার মনে একটু সন্দেহ আছে তকদির সম্পর্কে সংশয় যে কেমন তকদির আল্লাহ লিখে রেখেছেন কেমন কথা হলো সংশয় সম্পর্কে তকদির লিখে রেখেছেন তাহলে আমল করে লাভ আছে তকদির লেখা থাকলে তো লিখা আছে জান্নাত না জান্নাত লিখা আছে নাম লিখাই আছে একটা লিখা আছে বলে না লোকের আজকাল অনেকে যে তকদির যদি লিখাই থাকে তাহলে আমার নামে যদি জান্নাত আল্লাহ লিখে রাখেন তাহলে জান্নাত আমার কে নিতে পারে আর যদি জাহান নামে লিখাই থাকে আমার নামে তো নামাজ রোজা করেই কি আর জাহান নাম থেকে বাঁচতে পারবো কারণ তকদির তো লিখাই আছে ঠিক না এই কথা যারা বলে তাদেরকে আমি বলি দুনিয়ার ক্ষেত্রে আপনি এই কথা বলুন যে ভাগ্যে যদি সৌদি আরব লিখাই থাকে তো সৌদি আরব তো যাবো পাসপোর্ট করার কি প্রয়োজন ভিসা লাগাবার কি প্রয়োজন এই লাখ লাখ টাকা দেওয়ার কি প্রয়োজন আবার ঢাকা দূতাবাস এমবেসি যেতে হবে কি প্রয়োজন শহরে যেতে হবে ভিড় ভাড়ের দরকার কি গাড়িতে চড়ার দরকারটা বাড়িতে বসে থাকি থাকলে আল্লাহ উড়িয়ে নিয়ে যে বসিয়ে দেবে সৌদি আরব করেননি তো সবগুলি কাজ করে এসছে সৌদি আরব আসার জন্য হ্যাঁ রুজি রোজগারের জন্য যা লাগে সব করে এসছে তারপরে যারা শিক্ষিত হয়েছেন পড়াশোনা করেছেন এটাও দুনিয়া দিনও হইতে পারে দিনের শিক্ষা হইলে বা দিনই উদ্দেশ্য থাকলে আপনি যদি বলতেন তোক দিলে যদি আমার আলেম হওয়া থাকে হাফেজ হাফেজকারী হওয়া থাকে তোক দিলে যদি আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া থাকে তো হয়ে যাবে আল্লাহ যদি লিখে রাখেন আমার আবার স্কুলে যাওয়ার ভর্তি হওয়ার কি দরকার ওয়ান ক্লাস থেকে বাবা মাকে বলতেন বা তখন অত বুদ্ধি ছিল না তো মাধ্যমিক এসে তো একটা বুদ্ধি হয়েছে তখন এই বুদ্ধি খাটাইতেন মা আব্বা কি বলেন তোক দিলে থাকলে আমি ডাক্তার হয়ে যাব দরকার না আপনার এত টাকা পয়সা খরচ করা দরকার নাই আর আমারও এত মেহনত করার লেবার করা দরকার নেই পরীক্ষা দেওয়ার দরকার নেই করেছেন কি ওইরকম কোন আধা পাগলেই কাজ করবে না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা তকদিরের আশ্রয় নিই না অবৈধ আশ্রয় নিই না আমরা তকদিরের কথা বিশ্বাসও রাখি আবার মেহনত করি পরিশ্রম করি কত মেহনত করেছি প্রত্যেকে মেহনত করেছে মেহনত না করলে ইনসান ইসা মানুষ তাই পাবে তকদিরের দিকে ছুটে তাহলে পাবে যদি সাই করে দৌড় দেয় কোশিস করে মেহনত করে তাহলে পাবে যেই রকম মেহনত হবে সেই রকম ফল পাবে ভালো মেহনত করলে ভালো ফল পাবেন খারাপ মেহনত করলে খারাপ ফল পাবেন তো যেমন দুনিয়ার ক্ষেত্রে আপনি তকদিরকে হুজত বানাচ্ছেন না বরং মেহনত পরিশ্রম করছেন ওই রকমই ধর্মীয় ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আপনি মেহনত করেন পরিশ্রম করেন আপনি ফরজ আদায় করেন নখন ওয়াফেল করেন তাহাজুদ পড়েন ইশরাক পড়েন দোহা পড়েন নফল রোজা রাখেন তারপরে আল্লাহর কাছে ভালো আশা করেন এই ক্ষেত্রে একটি হাদিস একবারে ফয়সলা করে দিব আপনাদের জন্য এক সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি তকদির কথা যখন বললেন ফাফিমাল আমল তাহলে আমল করে লাভ কি যাহার হয়ে গেছে কলম তো শুকিয়ে গেছে আর আমল নামা তো বন্ধ করি মানে তকদির তো বন্ধ তকদির লিপি যে লিখা আছে ওটা তো বন্ধ হয়ে গেছে যাহার হয়ে গেছে ফাফিমাল আমল তাহলে আমল করে লাভ কি তখন নবী করিমসাল্লাম কি বলেছিলেন যে হ্যাঁ ঠিকই আছে তোমার কথা এই কথা বলেছিলেন যা হয় একটা হয়ে গেছে তো থাক কি বলেছিলেন এ মেলু এ মালু আমল করো নামাজ পড়ো রোজা রাখো স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো মেহনত করো পরিশ্রম করো আমল করো চাকরি করো বিদেশে যাওয়ার চেষ্টা করো বিদেশে যেতে চাইলে এ মালু আমল করো কর্ম করো ফাকুল্লুন মোয়াসারুন লেমা খুলে কালাহ প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে বিদেশি রুজি রোজগারের জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে আপনার জন্য ওই রাস্তা সহজ করে দেওয়া হবে আর যদি আপনাকে সেই জন্য সৃষ্টি না করে আপনার তকদিরে না থাকে তো মেহনত করলেন এজেন্টকে টাকাও দিলেন সব নিয়ে এজেন্টের অফিসই শেষ নেই সব নিয়ে চলে গেল হ্যাঁ বা ভিসা লাগার পর এয়ারপোর্টে আসার পরে হার্ট অ্যাটাক খেয়ে গেল আমার এক পরিচিত ভাই ছিলেন আমার যখন আঠারো উনিশ বছর বয়স সেই বছর দাওরা হাদিস ফারেক হইলাম সেই বছর আমি আমাদের এলাকায় দাওরা থেকে ফারেক হইলাম দাওরা হাদিস ফারেক হইলাম বোখারি পড়ে আর সে দেওবন থেকে পড়ে আসলো বাড়ি বাংলাদেশ দিনাজপুর ছিল আমাদের মালদা ডিস্ট্রিক্টের লোক বাংলাদেশ দিনাজপুরে তারা সেটেল হয়েছে চাচাদের বাড়ি থেকে যাওয়া আসা করতো ওদের চাচার গ্রামে আমি ফারেক হয়েছি তো পরিচিত মানুষ যুবক মানুষ এই বিয়ে করে মাত্র ছয় মাস এক বছর হয়েছে আর দেওবন থেকে ওই বছরই ফারেক হয়ে ইচ্ছা অনেক কত যে কল্পনা দিনাজপুরে গিয়ে কাজ শুরু করব আর যেই দিনাজপুরে গিয়ে কদম রেখেছে ফারেক হয়ে তারপরে অসুস্থ হয়ে পড়লো পেটের রোগ আর ছয় মাসের মধ্যে সে ইন্তেকাল করলো এর নাম তকদির এখানে তকদির স্পষ্ট হচ্ছে এই বলে আপনি আমল করেন আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না এত মেহনত করে পড়াশোনা করে লাভ কি বাঁচবো কি বাঁচবো না যদি মরে যাই এত মেহনত করে পরিশ্রম করে বিদেশ গিয়ে লাভ কি যদি গিয়ে সৌদি আরবে কদম রাখতে যদি মরে যাই এরকম বলবেন নাকি কখনো বলবেন না সুতরাং আপনি আমল করতে থাকেন কর্ম করেন মেহনত করেন এলেম বাড়ান আমল বাড়ান আপনার জন্য আল্লাহ যদি রাখেন তো দিলে তাহলে রাস্তা সহজ হয়ে যাবে আপনি টার্গেটে পৌঁছে যাবেন বলছেন যে আমার অন্তরে একটু সংশয় আছে তকদির সম্পর্কে আমার একটু সংশয় দূর করে দেন তাহলে সন্ন্যত তরিকা হচ্ছে সাহাবাই কেরামের তরিকা তাবাইনদের তরিকা যে আপনার মনে যদি খুদখুদি কিছু থাকে সংশয় থাকে তো ভালো আলমদের কাছে আপনি পরামর্শ নেন যে আমার এরকম মনে হচ্ছে তা আপনি কিছু আমার সংশয় দূর করেন বা এই ব্যাপারে একটু এক্সপ্লেন করেন বোঝান আমাকে যাতে করে আমার মনে একটা ইমানি শান্তি আসে সংশয় সন্দেহ রয়েছে যা দূর যেন হয়ে যায় আলা তখন বললেন ওবাবিন কাবলাও আন ওহদিন জাহাবান তুমি যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো মা কাবিলাহুল্লাহ কে আল্লাহ তোমার থেকে কবুল করবেন না যেমন আবদুল্লাহ বিন উমার হাদিস শোনাইলাম বাসরা লোকদেরকে বলেছিলেন তেমনি বললেন এখানে ওবাইবিন হ্যাঁ তা তুমেন আবিল কাদর যতক্ষণ পর্যন্ত তুমি তকদির প্রতি ইমান না নিয়ে আসবে তকদির প্রতি বিশ্বাস না করবে ওয়ালাও মিথ্যা আলা রে হাজা আর এই তকদির প্রতি বিশ্বাস বিহীন যদি মরে যাও তকদিরের প্রতি বিশ্বাস করলেন না এই অবস্থায় যদি মরে যাও লাকুন্তামিন আহলিন না তাহলে তুমি জাহান নামের অধিবাসী হবে জাহান নামের অধিবাসী হবে কাল ফাতাই তো আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন মাসুদ ওবাইবিন কাপের কাছে জানা হয়ে গেল সাহাবির কাছে তারপর দেখি আবদুল্লাহ মসুদের কাছে একটু ভালো কিছু শুনি যদি কিছু শোনানো না তারপরে হোজাইফাইসাল্লামের গোপন তথ্য তিনি মুখস্থ রাখতেন গোপনে কিছু কথা ভবিষ্যৎবাণী নবীলাম করেছেন বহু ভবিষ্যৎবাণী সেগুলি হোজাইফা রাজি আল্লাহ তালা ওই হাদিসগুলি মুখস্থ রাখতেন একটি হাদিস আছে বোখারিতে যে লোকেরা ভালো ভালো কথা জিজ্ঞাসা করতো আমি শুধু নেগেটিভ দিক জিজ্ঞেস করতাম লোকেরা ভালো ভালো দিক জিজ্ঞেস করতো যে মুসলিম কি উন্নতি হবে এই হবে কি হবে কি হবে এগুলো আমি জিজ্ঞেস মুসলিম উম্মা কি এরপরে আবার অধপতনে যাবে ওদের কি আকিদা আমলে শির ডুবে বিদাত ডুবে নামাজ ছেড়ে দেবে ইত্যাদি মানে ফিতনা হবে কলহ হবে বিবাদ হবে মারামারি কাটাকাটি হবে ইত্যাদি এসব জিজ্ঞেস করতাম কি জন্য মাখা ফাতা ইউদ রেখানি এই ভয়ে যে যাতে করে আমি ফিতনা থেকে অনিষ্ট সার থেকে খারাপ থেকে বাঁচতে পারি নেগেটিভ জিজ্ঞাসা করতাম রাসুল্লাহাম তো অনেক রহস্যের কথা গোপনীয় তথ্য বাণীর কথা তিনি বর্ণনা করেছেন হাদিসে এ হোজাইফাইমানকেও তকদির সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাবেদ যিনি কোরআনের কি ছিলেন কাতেব ছিলেন ক্লার্ক ছিলেন কাতেব ওয়াহি কয়েকজন ওহি লিখতেন তার মধ্যে স্থানে এক নম্বরে হচ্ছেন তারা সবাই সমস্ত সাহাবাই কারাম কে ওবাইবিনে আব্দুল মাসুদ তারা সবাই আমাকে বর্ণনা করলেন বেমিসলে জালিকা ওই রকমই হাদিস যেমন শোনালেন ওবাইবিনে কাব আনিন নবী নবী করিম হাদিসটি মুসনাদ রয়েছে কয়েক জায়গায় রয়েছে পঞ্চম খন্ড রয়েছে হাদিস নম্বর আবু দাউদ হচ্ছে চার হাজার ছয়শ নিরানব্বই ইবিন মাজা তো রয়েছে হাদিস নম্বর সাতাত্তর রাহুল হাকিম ফি সাহি হাদিসটি এমাম হাকিম তার কিতাব মুস্তাদারক কে বর্ণনা করেছেন এবং হাদিসটি সাহি আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে তকদির সম্পর্কে বোঝার এবং তার প্রতি যথাযথ ইমান নিয়ে আসার তফিক দান করেন আমাদের কারো মনে যদি কোন রকমের সংশয় থাকে আল্লাহ যেন সেই সংশয় অশ্বাসা কুমন্ত্রণ এগুলিকে দূর করে দেন আমিন মাসাইলে লেখক সময় অল্প আছে সেজন্য এগুলি বয়ন করে দিই যদিও কথাগুলি চলে এসেছে বলছেন যে এই বিষয়গুলি যেগুলি উল্লেখ করা হলো বা হাদিসগুলি উল্লেখ করা হলো এর দ্বারা বোঝা গেল যে তকদিরের প্রতি ইমান হচ্ছে ফরজ বায়ান ও ফরজিল ইমান বিল কাদার তকদিরের প্রতি ইমান নিয়ে আসা ফরজ বেয়ান ও কাইফিয়াতিল ইমান বেহি তকদির প্রতি ইমান কেমন ভাবে নিয়ে আসতে হবে তা বর্ণনা করা হলো বিশেষ করে আমি যে চারটি স্তরে ভাগ করে দিলাম ওলামারা যেভাবে করেছেন তা আপনার জন্য স্পষ্ট যে এইভাবে আপনাকে তকদির প্রতি ইমান নিয়ে আসতে বিশ্বাস করতে হবে তৃতীয় বিষয় বলছেন তো আমালে মাল্লাম ইউমেন বেহি কেউ যদি তকদিরের প্রতি ইমান না নিয়ে আসে তাহলে তার আমল বিনষ্ট হয়ে যাবে আমল ধ্বংস হয়ে যাবে বললেন না যে তোমার অহত পাহাড় সমান হ্যাঁ স্বর্ণ চাঁদি দিনার দিন হাম আল্লাহ কবুল করবেন না যদি তোমরা তকদিরের প্রতি ইমান না নিয়ে আস চার নম্বর থামের প্রশ্ন বলছেন যে <clears throat> নবী সাল্লাম বলেছেন যে কেউ ইমানের স্বাদ পাবে না হাত ইউমেন যতক্ষণ তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে ওবাদ সামাদ রাজি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তারপরে তিনি নবী সাল্লামের হাদিস আউ্বাল খালাক কালাম বয়ন করেছেন তো ইমানের স্বাদ পেতে হলে তকদিরের প্রতি ইমান নিয়ে আসতে হবে পাঁচ নম্বরে বলছেন যে আল্লাহাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তাই হাদিস দ্বারা জানলাম কি জানলাম আল্লাহাক প্রথম কলম সৃষ্টি করেছেন আপনাদেরকে প্রশ্ন করি কলমের আগে আর কিছু ছিল না হ্যাঁ আল্লাহ পাকের আরস ছিল না ছিল না আল্লাহ পাকের আরস ছিল কারণ আরেকটি হাদিস আছে আরেকটি হাদিস আছে হাদিসটি আপনাদেরকে শোনাই হাদিসটি বোখারিতে হাদিস রয়েছে কাদ্দার আল্লাহ মাকাদির আল খালকে সৃষ্টি জগতের তকদিরকে আল্লাহ হ্যাঁ? সুপরিমিত করেছেন বা নির্ধারিত করেছেন লিখেছেন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে কতদিন পূর্বে বেখাম সিন আলফা সানাতেন পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তকদির লিখছেন মানে কলম সৃষ্টি হয়ে কলম তকদির লিখছে তখন কি অবস্থা ছিল বলছেন ওয়াকান আর সহু আলামা তাহলে আসমান জমিন তো ছিলই না আসমান জমিন তো আরো পরে হচ্ছে কলমের উপরে ওয়াকান আরশো যেই সময় তকদির লেখা হয় তখন আল্লাহর আরস ছিল আলালমা পানির উপর তাহলে আল্লাহর আরস কলমের আগে সৃষ্টি হয়েছে আচ্ছা পানির ওপর যখন আরস ছিল তাহলে পানি ছিল পানি সৃষ্টি ছিল এখন কেমন ছিল আরস কেমন যেমন জানি না তেমন পানি কেমন ছিল কোথায় ছিল আজ পানি আছে সমুদ্রে বা নদীতে খাল বিলে পানি আছে তো জমিন আছে তখন জমিন ছিল না আসমান ছিল না কিন্তু পানি ছিল কেমন ছিল আল্লাহ আলম এটি হচ্ছে ইমান যে সম্পর্কে আল্লাহ জানাননি রাসুল্লাহ জানাননি সে সম্পর্কে কি বলতে হবে আল্লাহ ভালো জানেন খুব সহজ ভাষায় বলছে আলিফ লাম মিম ওলামারা তফসির করতে গিয়ে কি পড়েন আল্লাহ আলম জালালেন পড়ুন আল্লাহ আলম বে মুরাদি বে জালিকা আল্লাহ যে কি উদ্দেশ্য করেছেন আলিফ লাম মিম দিয়ে আল্লাহ ভালো জানেন সম্পর্কে জানি না যা জানানো হয় এতটুকু যথেষ্ট যে আমাদের ইমান আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহর কিতাবে আছে আমরা ইমান রাখি এর ওপর আমাদের আমলি জীবনের সাথে কর্মজীবনের সাথে আলিফ লামিমের কোনো সম্পর্ক নেই সুতরাং আমাদেরকে জানাননি যেটা আমাদের বিশ্বাসের সাথে ইমানের সাথে সম্পর্ক কর্মজীবনের সাথে সম্পর্ক সেটা আমাদেরকে ব্যাখ্যা করে জানানো হয়েছে ছয় নম্বরে বলছেন যে তকদির কলম সৃষ্টি করার পরে তকদির লেখা শুরু হলো এবং কেমন পর্যন্ত যা কিছুই ঘটবে হবে সৃষ্টি হবে সবকিছুই কলম লিখে দিয়েছে সাত নম্বরে বলছেন যে বারা আতহ সাল্লাম বেহি যারা তকদিরের প্রতি ইমান নিয়ে আসে না তকদির বিশ্বাস করে না বা সন্দেহ করে তকদির সম্পর্কে তাদের থেকে নবী সাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন করেননি হাদিসটা মনে আছে যে ব্যক্তি তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে সে আমার উম্মতের নয় বলেননি ফালাইসা মিননি তকদির প্রতি ইমান তাহলে নিয়ে আসতে হবে যদি নবী সাল্লামের উম্মত উঠতে হয় নবী সাল্লামের সাফাত পেতে হয় নবী সাল্লামের হাউজে কৌসারের পানি পেতে হয় জি জিজ্ঞাসা করছেন তাহলে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে সালাফে সালাহিন সাহাবাই কেরাম তাবিন আমাদেরকে শিখিয়েছেন যে আপনার বড় যারা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আপনার সংশয় দূর করার জন্য কোরআনে এর জন্য আদেশ করেছে ফাস আলু আহলা মানে কারণ আল্লাহ কোরআনকে জিকির বলেছেন বহু জায়গায় আল্লাহ কোরআনে করিমকে কি বলেছেন জিকির বলেছেন বরং হাদিসকেও আল্লাহ জিকির বলেছেন কোরআনে পাক আল্লাহ পাক বলছে ইন্না নাহানুনা জিকরা ওয়া ইন্না লাহুল হাফেজুন নিশ্চয় আমি জিকির নাজিল করেছি এই জিকির মানে কি বিদাতি জিকির হ্যাঁ সম্মিলিত জিকির আল্লাহর জিকির ওসব জিকির না এই জিকির আল্লাহ নাজিল করেছেন মানে আল কোরআন নাজিল করেছেন এবং কোরআনের তার সি রসুল উল্লাহ হাদিস সন্না নাজিল করেছেন যে দুটিকে আঁকড়ে ধরতে বলেছেন আমি জিকির নাজল করে কোরআন হাদিস নাজল করেছি এবং আমি এর হেফাজত করব। কাকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন কাকে আল্লাহ আলেম করবেন কাকে মুফাসের করবেন কাকে মহাদেশ করবেন হ্যাঁ কাকে দিকে জাল শনাক্ত করবেন জৈব শনাক্ত করবেন কাকে দিয়ে মাসলা মাসাইলের খেদমত নেবেন কাকে দিয়ে আকিদার খেদমত নেবেন আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাকের কাজ সেটাও নির্ধারিত আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের এলম আছে যখন যখন যেমন আল্লাহ পাকের প্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলমী তেমন তৈরি করে কোরআন এবং হাদিসের আল্লাহ পাক সুরক্ষা করেছেন হেফাজত করেছেন ওয়াইনাল্লাহ হাফেজুন তো কি বলছিলাম যে সালাফে সালেহিনা সালাফে সালেহিনেরা জিজ্ঞাসা করে সংশয় দূর করে নিতেন এই আদেশ কোরআন আল্লাপাক করেছেন ফাস আলু আহলা জিক্রি অর্থাৎ তোমরা কোরআন এবং হাদিসের পন্ডিতদেরকে জিজ্ঞাসা করে নাও ইনকুম তুম লাম তোমাদের জানা না থাকলে তোমাদের জানা না থাকলে তার সাথে আল্লাহ তারপরের আয়তে বলেছেন বিল বাইয়ে না তো দলিল প্রমাণ সহকারে অন্ধ পাবে না কারণ অনেক সময় অন্ধ হয়ে গেলে আপনি একবার অন্ধ ভক্ত যদি হয়ে যান তাহলে ধোকা দিতে পারেন সেজন্য আমি বলি যে ভাত টিপা করে একটু টিপে নেন আপনার ভাতগুলি সিদ্ধ হয়েছে কি হয় না দু তিনটে ভাত টিপে দেখছেন না হ্যাঁ একটু চেপে চেপে দেখছেন যে ভাবে হ্যাঁ পুরো ভাতটা হয়ে গেছে এক কিলো চালের ভাত বা দশ কিলো চালের ভাত হয়ে গেছে তো ওই রকমই ভালো আলেম কিনা কোরআন সন্ন্যর আলেম কিনা দু তিনটি চারটি মাসলা যদি আপনি একটু তাহাকি তদন্ত করেন যে এগুলি যুক্তিযুক্ত কোরআন হাদিস থেকে বলছেন না আমাকে ধোকা দিচ্ছেন যাই না বিদাতের দিকে নিয়ে যাচ্ছেন দু তিনটা চারটা মাসলা একটু যদি আপনি একটু রিসার্চ করে নেন তাহলে আপনার আস্থা মোটামুটি হয়ে যাবে না কথা ঠিক বলছেন দেখেছি চেক করে তারপরে ওলামাইকেরাম মানুষের সংশয় দূর করেছেন সাহাবাইকরামরা যেমন দূর করেছেন যারা এসে জিজ্ঞাসা করেছে আবদুল্লাহ উমারকে বাসরা বাসরার লোকেরা যখন জিজ্ঞেস করলো তা দূর করলেন এবং এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে নিজের পক্ষ থেকে বক্তব্য বেশি না বাড়িয়ে আল্লাহ এবং রসুলের কথা পেশ করবেন দেখেন সাহাবাইদেরকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে রসুল্লাহ হাদিস পেশ করেছেন রসুল্লাহামের হাদিস পেশ করেছেন কারণ আল্লাহর কথা এবং রসুলের কথার তাসির রয়েছে ওর একটা প্রতিক্রিয়া রয়েছে ওর মধ্যে একটা বরকত রয়েছে ক্ষমতা রয়েছে ক্ষমতা রয়েছে সুতরাং মানুষকে কোরআন সন্ন্যার দিকে ডাকার চেষ্টা করবেন আহ্বান করার চেষ্টা করবেন কোরআনের দলিল পেশ করার চেষ্টা করবেন রসুল্লাহ হাদিসের দলিল পেশ করার চেষ্টা করবেন যে আল্লাহ পাক কোরআন এই বলেছেন রসুল্লাহ হাদিসে এই বলেছেন আর এই ছাড়া যদি বলেন যে না এই থিওরি এই থিওরি এই থিওরি এ ফিলোসফিরা এইরকম বলেছে তো দার্শনিকরা এই বলেছে অমুক এই বলেছে এইগুলি করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে অমুক ফাঁকি এই বলেছেন অথচ হতে পারে যে কথা ভুল আছে সুতরাং কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ডাকার চেষ্টা করবেন এই কথায় আমরা শিক্ষা পেলাম সাহাবাই কেরামের এসব বক্তব্য থেকে যেগুলিতে যে কেউ সংশয় নিয়ে এসছে তাদেরকে কোরআন এবং হাদিসের দিকে তারা নিয়ে আসার চেষ্টা করেছেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন নামাজে ভুল হলে অনেককে দেখেছি ডান দিকে সালাম ফিরি এক সিজদা দেয় অনেকে দুই সেজদা দেয় ডান দিকে সালাম ফিরি ডান দিকে সালাম ফিরি সেজদা দিল তারপরে মানে বাম দিকে সালাম ফিরলো না নাকি ডান দিকে সালাম ফিরে এটা তরিকা দেশে দেশি তরিকা তাই না দেশে তরিকা রয়েছে কোনো প্রমাণ নেই হয় সেজদা সহ কাবলা সালাম আছে না হয় বাদা সালাম আছে হাদিস কাবলা সালাম মানে দুই সালামের আগে অথবা দুই সালামের পূর্বে আছে এবং দুই রকমের মত আছে এমনকি আমাদের দেশের লোকেরা করে এটা মজাব নাই হানাফি মজহাবে সালাম আমার যতটা ফেক এবং আসল ফেকা তো হানাফি ফেকাই পড়েছি কদুরি সারাবে গায়া হেদায়া এগুলি তো পড়েছি আগে পরে না হয় অন্যান্য ফেকাগুলি পড়লাম তো তাতে আছে বাদাস সালাম হানাফি মজাবে সালামের পরে দুই সালামের পরে সহসিদ্ধ আছে সাফি বা অন্যান্য মজহাবে কাবলা সালাম আছে আর কিছু মজাবে আছে যে কাবলা সালাম মাদার সালাম দুই রকমে আছে যদি ঘাটতি হয় হ্যাঁ ঘাটতি হয়ে গেছে যেহেতু তখন কাবলা সালাম করেন আর যদি বাড়তি হয়ে যায় বেশি করেছেন আপনি ভুলটা বেশি তাহলে তখন মাদার সালাম সালামের পরে সেজদাগুলি করেন এইভাবে ইখতলাফগুলি রয়েছে কিন্তু হয়ে যাবে আপনি সালামের আগেও যদি সেজদা সহ করেন তবু হয়ে যাবে সালামের পরেও যদি সেজদা সহ করেন তবু ইনশাআল্লাহ তালা হয়ে যাবে তারপরে বলছেন যে সেজদা শহর পরে আত্মাহাত পড়ে দূরত পড়ে তাই না তারপর সালাম ফিরে হ্যাঁ এইটা এইটা মজাবের ফতুয়া জয়ীফ কেন আত্মা আত্মাহেয়াত আর দুরুদ পড়ার কোন সহি দলিল নেই সহি হচ্ছে যে আপনি সালামের আগে করেন সহসিদ্ধা অথবা বাদা সালাম সালামের পরে সহসিদ্ধা সহসিদ্ধা করার পরে সালাম ফিরে দেবেন সহসিদ্ধার পরে আর আত্মা আত্মাহেয়াত দুরুদ সরি পড়া কোন সহি হাদিস নাই এই মর্মে যতগুলি দলিল আছে সবগুলি জয়ীফ ছাড় তো আর পোকা হয় না ছাড় পোকা হয় লিখবেন বলতে আমি পড়বো কি শুদ্ধ লিখেন কমপক্ষে চার পোকানাকে মারলে একটাতে কি হয় একশো হয় মানে বেড়ে যায় বরকত হয়ে যায় ভ্রান্ত কথা তো মারবেন না রেখে দেন হ্যাঁ না না নেকির কথা বলেনি মারতে হবে না মারলে বেড়ে যাবে আরো এটা বলতে চেয়েছে এগুলি সব ভুল ধারণা হাসান তারপরে আবার কি প্রশ্ন করেছেন আমাদের দেশে জাল কথাবার্তা অনেক আছে দেখেন এইসব জাল কথাবার্তা নবীলাম নাকি ঘুমিয়েছিলেন আর ছাড় পোকা এসে কামড় দিয়েছে হ্যাঁ আমার জানা নাই নবীলাম কোনদিন ছাড় পোকা কামড় দিয়েছে নেই তখন তিনি উঠে ফজর নামাজ পড়েছেন আপনিও করেন ওইরকমই আপনিও করেন কিন্তু এগুলি ভ্রান্ত কথা ভ্রান্ত কথা নবীলামকে ছাড় পোকা কামড় দিয়েছেন এমন কথা হাদিসে নেই আমার জানা পর্যন্ত আমার এলিমে এবং নবী সাল্লাম ছাড় পোকা মারেননি নামাজ পড়তে চলে গেছেন এই সব কথা বানানো কথা কোথা থেকে পেয়েছেন আল্লাহ পাকে জানেন কারেকশন করা ডিলিট করতে হবে নতুন একটা যদি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেন আপনাদের ব্রেন সব সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে কিন্তু যদি ফ্রেশ থাকতো নতুন কম্পিউটারের মতো তাহলে অসুবিধা নতুন এখানে ঢুকাইলেই চলে ইনস্টল করলেই চলে ভালো জিনিস তাই না কিন্তু বাংলাদেশ থেকে ইউজ করা সব মগজ নিয়ে এসছেন ইন্ডিয়া থেকে ইউজ করা মগজ নিয়ে এসছেন সুতরাং অনেক এখানে ভাইরাস আছে ডিলিট করে করে ভ্রান্ত আকিদা ভ্রান্ত ধারণা ডিলিট করে করে করে সাফ করে ক্লিন নেট করার পরে তখন দিতে হবে ভালো ভালো সহি আকিদে দিতে হবে সহি হাদিস দিতে হবে সহি সুন্দর দিতে হবে তাহলে কাজ হবে একবারে জরুরি আমি উদাহরণ দিয়ে মানে কম্পিউটার উদাহরণ দিয়ে বললাম কিন্তু এই কথাটা ওলামারা আগের কিতাবও বলেছেন আত্মাসফিয়া আত্মাসফিয়া তারপরে হচ্ছে তাহলিয়া মানে আগে ক্লিন করতে হবে তাসফিয়া মানে আর তারপরে তাহলে মানে অলঙ্কৃত সাজসজ্জিত করতে হবে তারপরে তাতে কিছু ঢুকাইতে হবে আর যদি এখানে শিরিক বিদা ঢুকে থাকে ভুল কথা ঢুকে থাকে আর ঢুকান ভালো কথা ঢুকান বেকার হয়ে যাবে এরকম এই জমি জায়গা চাষির ক্ষেত্রে দেখেন চাষ আবাদ করার ক্ষেত্রে আপনাকে ঘাস থেকে জমিকে ক্লিন করতে হবে তারপরে বীজ বপন বীজ ছিটাইতে হবে না কাজ হবে না প্রথম ক্লিন করার পরে তারপরে তাতে দিতে হবে ভালো জিনিস এই ভুল ধারণাগুলি আছে এখানে আসেন ইনশাল্লাহ ধীরে ধীরে দূর হবে এক ভাই বলছেন আমার মা ও বাবা অসুস্থ এবং আমার স্ত্রী আট মাসের গর্ভবতী আল্লাহ ফাকরাবুল আলম যেন আসান করেন সুস্থ করেন আল্লাহ ফাকরাবুল যেন সহি সালামতে রাখেন আল্লাহ ফাকরাবুল আলমিন যেন রুজিতে বরকত দান করেন ছেলে মেয়েতে বরকত দান করেন <clears throat> আল্লাহ পাক হেফাজত করেন সবাই তকদির আলমারা বলেছেন যে দুই রকমের তকদির যেগুলি অকাট্ট আল্লাহ ফায়সাল্লা তকদির মুবরাম যারা ভাগ করেছেন আমাদের দেশের ভালো আলমরা এইভাবে ভাগ করেছে অকাট্ট তকদির বলা যেতে পারে এইভাবে ভাগ করে অকাট্য ফেসালা যেমন মত আছে মত কি আল্লাহ নবীর মত দূর হয়নি আর কারো মত দূর হবে নাকি হ্যাঁ আবাকার উমার উসমান আলীর মত দূর হয়নি হ্যাঁ মুসা আলী ইসলামের মত দূর হয়নি তা আমাদের দূর হবে তো মত মূর্তি হবে আপনি যদি ওখানে আল্লাহ আমার মত যাতে না আসে আমি দেখতে চাই আমার দশ পিড়ি দেখতে চাই হবে না কোনোদিন হবে না আমি যাতে দুইশো বছর বাঁচি আজকালকার জামানো লোক একশো বছর বেশি বাঁচে না আপনি যদি আল্লাহ আমাকে দুইশো তিনশো বছর বাঁচাও তাহলে এগুলি দোয়া এইভাবে ঠিক নাই এ দোয়া করে যে তকদির পাল্টে দেবে অসম্ভব কথা অসম্ভব কথা যদি আল্লাহ পাকের কাছে কিছু অসম্ভব নাই কিন্তু বর্তমান জমানে অসম্ভব দেখছি যে কেউ দুশো তিনশো বছর বাঁচবে শোনেন হ্যাঁ ফায়ানুল্লেমায়ুরি তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখে দেবেন যেমন ভ্রান্ত আকিদ আছে খেজের সম্পর্কে নাকি খেজের এখনো বেঁচে আছে আর পানির নবী হয়ে আছে এগুলো ভ্রান্ত আকিদা খেজেরও নাই মারি গেছে প্রত্যেক কুল্লমান আলী এখন সব মারা গেছে বুঝতে পারছেন তো কতগুলি অকাট্য ফায়সালা আছে সেগুলিতে রদ বদল হবে না আর কিছু আছে যেগুলি বলা হয় তকদিরে মো মানে আল্লাহ মানে আল্লাপাক শর্ত সাপেক্ষ রেখেছেন এই লোকটি টাকা পয়সা হওয়ার পর মাতা পিতার যদি সেবা করে আত্মীয় স্বজনের দেখাশোনা করে তো তার রুজিতে বড় বরকত হবে উন্নতি হবে হ্যাঁ বয়স বৃদ্ধি হবে বুঝতে পারছেন হতে পারে ষাট বছর এর বয়স কিন্তু যদি এ যদি মাতা পিতার ভালো সেবা করে এ যদি তা কপরেশদারি অবলম্বন করে তো সত্তর বছর বয়স তো হবে অথবা ষাট বছরই বয়স হবে হয়তো আর একটা এর ব্যাখ্যা ষাট বছরই বয়স কিন্তু ষাট বছর একশো বিশ বছরের কাজ করতে পারবে অনেক আছে না এরকম বাঁচলো ষাট বছরই কিন্তু পাঁচশো বছরের কাজ করে গেছে আম্বিয়া রসুল আলমাই কেরাম তারা এরকমই তো কাজ করেছেন করেননি আম্বিয়া রসুল বড় বড় আলমাই কেরাম ইমাই আমরা যদি এক হাজার বছর বাঁচি তো ইমাম বুখারি ইমাম আবানি বা শাহি মালিক আমরা তাদের সময় করতে পারবো নাকি আশা করতে পারি না যে করতে পারবো কিন্তু তারা হয়তো পঞ্চাশ ষাট বছর সত্তর বছর বেঁচেছেন আমি মাঝে মাঝে উদাহরণ বলি আমি গত সপ্তাহে বলছিলাম ভাইদেরকে এমাম নবী রহমতুল্লাহ আমার বয়সে ইন্তেকাল করেছেন পঁয়তাল্লিশ বছর বয়স আমার পঁয়তাল্লিশ বছর বয়সে এমাম নবী রহমতুল্লাহ এর ইন্তেকাল হয়েছে তার হাদিসের কিতাব আছে ফিখের কিতাব আছে ওসুলের ফিখের কিতাব আছে বহু কিতাব আছে তার এ হচ্ছে বরকত অল্প বয়সে অনেক কাজ করে ফেললেন আপনি দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে শুধু দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আপনার সমান বয়স আপনার ক্লাসমেট আপনার আপন ভাই আপনার বড় ভাই কিছুই করতে পারেনি বেচার ছেলে মেয়ে পেরেশান আসার আপনার সুখের শেষ নাই হালাল রিজিক আল্লাহ চারিদিক খুলে দিয়েছে হয়তো আপনার ভালো কাজ আপনি কিছু করেছেন অথবা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন দিয়ে ভালো কাজ না করে আল্লাহ দিতে পারেন পরীক্ষা করছেন আপনাকে দিয়ে তো কথা হচ্ছে যে তকদির ভালো করার জন্য নেক আমল সাদকা খেরাত করা আত্মীয় স্বজনদের দেখাশোনা করা এগুলি হাদিসে রয়েছে সুতরাং এগুলো আপনি করে যাবেন এগুলি হচ্ছে মাধ্যম আমার তকদিরকে ভালো করব। আমার তকদিরকে সুন্দর বানাবো সেই জন্য আমি এনে আমলগুলি করে আমার তকদির সুন্দর করার চেষ্টা করব। কিন্তু যেগুলি অকাট্য আল্লাহর ফায়সালা আছে সেটা রদ হবে না যদি কারো ফায়সালে আল্লাহ পাক লিখেই রাখেন আজল যে এই লোকের অ্যাক্সিডেন্টাল মত হয় বড় বড় আলমদের অ্যাক্সিডেন্ট হয় মত হচ্ছে তুই কি খারাপ নাকি খারাপ না সেটাই তার মত আল্লাহ পাক লিখে রেখেছেন সেটা খণ্ডন হলো না হুসাইন রাজি আল্লাহ যদি শাহাদাতের মত হয় এরকম পানি বন্ধ করে দেওয়া তার জন্য ওসমান রাজি আল্লাহ যদি অবরোধ করে এরকম শাহাদাত হয় তাহলে আরো কার ভাগ্যবান তার এই দিক দিয়ে ভাগ্যবান কিন্তু যে যা ভাগ্যে আছে এরকম দুর্ঘটনা বা ঘটনা হওয়ার সেটা ঘটবে অকট্ট ফেসলা তারা কি দোয়া করতে কোনো ত্রুটি করেছেন নাকি আল্লাহ পাকের কাছে হ্যাঁ আপনি কি মনে করেন যে আমি আপনি ইস্তেখারা করি আর হুসান রাজি আল্লাহ ইস্তেখারা করেননি যাওয়ার জন্য যখন ইরাকের জন্য যাচ্ছেন অবশ্যই করেছেন কিন্তু আল্লাহ পাক ভালো জানেন তার জন্য যেটা ফয়সালা করেছেন তাতে আল্লাহ পাক ভালো হিকমত জানেন কি জন্য ফয়সলা করেছেন এই ছিল যেখানে হওয়ার ছিল হয়েছে কত সাহাবাইকার নিষেধ করেছেন আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্বাস ধরে নিয়েছেন তুমি যেও না যেতে নিষেধ করছি তারা তোমার এহতারাম করবে না ধোকাবাজি করবে ভাঁতাবাজি করবে গাদ্দারি করবে বিশ্বাসঘাতকতা করবে না আমার ভাই যখন চলে গেছে মুসলিম বিন আকিল আমিও চলে যাব না আমি যাবো ওখানে রাস্তায় যখন খবর পেলেন যে মুসলিম নাকিলকে শহীদ করে যাচ্ছে আরো লোক বাধা দিলে আর যাবো যেতে হবে না আমার ভাই যখন শহীদ গেছে আর ফিরবো না আমি ওই রাস্তাতেই যাবো যাক শহীদ যদি ওইটাই ওই যাবো তকদির তকদির টেনে নিয়ে যাচ্ছে নিষেধ করছে লোকজন না নিষেধ মানছেন না তিনি তকদির টেনে নিয়ে যাচ্ছে আপনাকে আপনার তকদির ভালো করার চেষ্টা করতে হবে তকদির খারাপ করার জন্য আপনি দৌড় দিয়ে গাড়ির তলে পড়ে যাবেন নাকি আপনার তকদির ভালো করার জন্য আপনি নিজেকে সেভ করে চলাফেরা করছেন তারপরে যদি আল্লাহর ফেসলা থাকে আপনি এই কলমকে রদ করতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না এই কথাটি কুফুর আর আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না এটি হচ্ছে সহি আকিদা ইসলাম হুকুম আর ইচ্ছার পার্থক্য শুধু কিন্তু দুইটি শব্দের অর্থ বুঝতে হবে আল্লাহ ইচ্ছা করেন সব কাজের কিন্তু হুকুম সব কাজের দেন না হুকুম শুধু ভালো কাজের দিয়েছেন হুকুম আল্লাহ পাক নামাজের দিয়েছেন রোজার দিয়েছেন হজের দিয়েছেন মাতা পিতার সেবার দিয়েছেন কিন্তু আল্লাহর ইচ্ছা যে দুনিয়াতে ভালো থাক মন্দ থাক নামাজিও থাক চোরও থাক ডাকা থাক মমিনও থাক মুশ্রেকও থাক আল্লাহ পাখের ইচ্ছা আল্লাহর ইচ্ছা যদি বলেন না আল্লাহর ইচ্ছা নাই তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি চোর হয়ে গেলেন তাহলে আল্লাহকে আপনি অপারোগ করে দিলেন হ্যাঁ আল্লাহকে অসহায় বানিয়ে দিলেন সেই জন্য যাতে আমার আকিদা অক্ষুন্ন থাকে এটি হচ্ছে সহি আকিদা আল্লাহর ইচ্ছা আছে যে সব ভালো মন্দ তারপরে স্বাধীন আপনি আপনি স্বাধীনে চুরি করছেন আপনাকে আল্লাহ বাধ্য করেছে পাথরের মতো যে পাথর কেন্দ্রে কিতাবকে এখানে রেখে দিলাম যদি না নিয়ে যায় এখানেই পড়ে থাকবে কেমন পর্যন্ত কেউ যদি না স্পর্শ করে এখানে পড়ে থাকবে এইরকম কি আমরা না চোর এরকম নয় আর নামাজি এরকম নয় নামাজি স্বাধীনভাবে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে পড়ে থাকবে না চলে যাবে নাজান হইলে আর যে চোর সে চুরি করতে যাচ্ছে ইচ্ছা করে যাচ্ছে সে স্বাধীনভাবে যাচ্ছে সেই জন্য আল্লাহ পাক রব তারপরে যদি আল্লাহ পাক এরকম মজবুর করে দিতেন এই কিতাবের মতো এই আপনার এইগুলির মতো লোহার মতো তাহলে আল্লাহ পাক কি করে পরীক্ষা করলেন তাহলে পরীক্ষা অযৌক্তিক পরীক্ষা ক্ষমতাই নেই আমার তাহলে আল্লাহ আমার কি পরীক্ষা করবে আল্লাহ যা করে দিয়েছে করে দিয়েছে আমার তো কোনো উপায় নেই এরকম কি কখনো না আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং আল্লাহ ইচ্ছা মানুষের ইচ্ছার উপায় আর একটি কথা এখানে আরো স্পষ্ট করার জন্য বলছি মানুষের ইচ্ছা আছে আর আল্লাহর ইচ্ছা আছে কিন্তু মানুষের ইচ্ছা ওপরে কাজ করছে কার ইচ্ছে আল্লাহর ইচ্ছে এই জন্য দুই ইচ্ছার কথা এই আয়তে বলা হয়েছে আবার পড়ে শোনাচ্ছি অমাতাশা ও না আল্লাহ রাবুল আলমিন তোমাদের চাওয়াতে কিছুই হবে না তাহলে চাওয়া হয় আমাদের চাই আমরা চাওয়াকে আল্লাহ অস্বীকার করেননি চাও তোমরা কিন্তু তোমাদের চাওয়ার উপরে কার চাওয়া ইল্লা আল্লাহ রব্বুল আলমী রব্বুল আলমিনের চাওয়া তাহলে আমরা চাই আর আমাদের চাওয়ার উপরে আল্লাহর চাওয়া আল্লাহর চাওয়ার বিরুদ্ধে আমরা চাইতে পারি না আল্লাহর কাছে ভালো তলব করতে হবে যে আল্লাহ আমাকে ভালো তফিক দাও আল্লাহকে যদি এই কথা বলেন যে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তাহলে আল্লাহকে চুরি করতে হুকুম করেছেন জেনা করতে হুকুম করেছেন খুন করতে হুকুম করেছেন শিরিক করতে হুকুম করেছেন আল্লাহ স্বয়ং অস্বীকার কুফরা আল্লাহ বলছেন আপনি কি করবেন যে বিনা হুকুমে গাছের পাতা নড়েন না তো সুতরাং এটি কুফরি কথা কোরআন বিরোধী কথা তবে আল্লাহর ইচ্ছায় গাছের পাতা নাড়ো না হ্যাঁ আল্লাহর ইচ্ছার বাইরে আপনি করতেই পারেন না কাজ আল্লাহ যদি আপনাকে না করতে দেন চোর চুরি করতে যাচ্ছিল আর গিয়ে সামনে পুলিশ পড়ে গেল পালাতে শুরু করলো চুরি করে ভঙ্গ হয়ে গেল বুঝছে না চোর চুরি করতে যাচ্ছিল রাস্তা গিয়ে পা ভেঙে গেল যে সাপে কামড় দিয়ে দিল ইত্যাদি ইত্যাদি খুন করতে যাচ্ছিল খুন করবে কি নিজেই খুন হয়ে গেল চোখের সামনে আমি এরকম ঘটনা দেখেছি প্রথম সে কি আঘাত করেছে মারার জন্য মেরে দেবো ওকে মারবে কি একটা লাঠি মেরেছিল আরেকজন এসে দিল একবার অস্ত্র দিয়ে কুপিয়ে দিল মরে গেল অমাতাশা ও না না গাছের পাতা নড়ে না আল্লাহ চেয়েছিলেন যে তুমি কতল হবে তুমি কেন কতল করবে তাই হয়েছে কিন্তু আল্লাহ হুকুম করেননি কতল করার লড়াই করার মারামারি করার কাটাকাটি করার আল্লাহ পাক ভালো কাজের আদেশ শুধু করেছেন বান্দার জন্য আল্লাহ কুফরি কে পছন্দ করেন না কুফর আশা করি তকদির সম্পর্কে এতটাই যথেষ্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ইচ্ছা করলে বদল করতে পারেন ইচ্ছা করলে সব বদল করতে পারেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর যে নিরানব্বইটি নামের মধ্যে রয়েছে তার মধ্যে কাদির রয়েছে সর্বশক্তিমান তিনি কিন্তু আল্লাহ পাক যেহেতু জানেন যে এটি হবে যেটা অকাট্য লিখে রেখেছেন সেটাই তবে আল্লাহ কিছু কিছু যেমন বললাম কিছু কিছু ক্ষেত্রে যে হাদিসগুলি রয়েছে যে কেউ যদি বয়স বৃদ্ধি করতে চায় রুজির বরকত চায় তো রাহে রাহেমাহ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো মাতা পিতার সেবা করুক রুজিতে বরকত হবে হ্যাঁ সুতরাং করবেন কেউ যদি বালামসিবত থেকে উদ্ধার পেতে চায় রক্ষা পেতে চায় তাহলে সাদকা করুক বা দেরু বিসাদাকা তোমরা বেশি বেশি সাদকা করো ফাইনাল বালা এলাহা কারণ বালা মুসিবত নাজর হতে পারে সাদকা হচ্ছে যে বাড়িতে দান খেরাত হচ্ছে যে পরিবেশে যে সমাজে সেই সেখানে বালা মুসিবত আসতে পারবেন তাহলে বোঝা গেল যে বালা মুসিবত দূরে থাকবে এগুলো হচ্ছে ওসিলা মাধ্যম বাঁচার নে কামল আপনি এগুলো অবশ্যই অবলম্বন করুন জি শয়তান অশ্বসা দিয়ে চলে যায় সুরায় সুরায় হাসরি তো আছে না সুরায় হাসরা মজা দিলা হ্যাঁ যখন কাল শৈতান ইনসান উকফুর শয়তান বলে কুফুরি কর ফালাম্মা কাফারা যখন কুফুরি করে দেয় মানুষ কালা ইন্নি বাড়ি আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই ইন্নি আকাফুল্লাহ রব্বুল আলমী যাও তুমি তুমি জাহান নামে যাও তোমাকে আমার পরামর্শ দেওয়া পরামর্শ দিয়েছিলাম তুমি শুনলে কেন বুঝলে তো শয়তান ওই রকমই অশ্বাসা দেয় ভিতর ভিতর দেয় আর মানুষ শয়তান সামনাসামনি দেয় এই যাবি ফিল্ম দেখবি এই অমুক জায়গায় মহিলা আছে রে যাবি বন্ধু এসে বলছে মানুষ শয়তান এরকম বলছে আর জিন শয়তান ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপন করে করে হ্যাঁ অশ্বসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে যে তোর বউ নেই তোর স্ত্রী নেই তোর কেউ নাই এখানে কে দেখবে আছে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে অসুবিধে কি হ্যাঁ এখানে তোর বাবাও জানতে পারবে না অসুবিধা কি এই যে এই যে ভিতরে কথাগুলি আছে এগুলি শয়তানের পক্ষ থেকে আত্মগোপন করে করে খারাপ যেগুলি কুমন্ত্রণা মনে আসছে এগুলি শয়তান জিন শয়তানের পক্ষ থেকে আর সামনাসামনি এসে খারাপ মানুষরা এসে বলছে চল ফিল্ম দেখবি তুই অমুক জায়গায় জেনা করবি তমুক জায়গায় অমুক জায়গায় মদ আলখালি যে মদ পাওয়া যায় এইরকম যেগুলো বলছে এগুলো মানুষ শয়তান হ্যাঁ ইনসেওয়াল জিন শয়াতিনের ইনসেওয়াল জিন আল্লাপাক মানুষ শয়তান আর জিন শয়তানের কথা আল্লাপাক করানো বলেছেন আজকালকার জামানায় মাদ্রাসার পড়াও এত দুর্বল হয়েছে মাদ্রাসার পড়া বলছি আলিয়া কৌমি যে মাদ্রাসার ছাত্র এরকম প্রস্তুতি নিয়ে আসে না অথচ মাদ্রাসার ছাত্রদের প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল তো কথা হচ্ছে যে প্রস্তুতি নিয়ে আসা যেতে পারে ইনশাল্লাহ আগামীদের চিন্তা করা যেতে পারে হয়তো জানিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহের কথা জানিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে তফসির হবে কারণ কিতাব তহিদ শেষ আলহামদুলিল্লাহ এই কিতাব শেষ হয়ে গেছে এই কিতাব এখন অডিওতে পাবেন এমপি থ্রিতে পাবেন পুরো কিতাব তৌহিদ পুরো ব্যাখ্যা সহ এমপি থ্রিতে অডিওতে পাবেন চলে এসছে চলে আসবে ইনশাল্লাহ আর বাকি আগামী সপ্তাহে আপারা তফসি যেটা রাত্রে হয়তো এখানে দিনে করে দেবো ইনশাল্লাহ